হ্যাঁ কিসের বহু বচন হ্যাঁ একটা হচ্ছে হুর শব্দ একটা হচ্ছে আইন শব্দ দুটি শব্দ কিন্তু দুটি মিলে একটা নাম হয়েছে হুর হচ্ছে হাওড়ার বহু বচন যেমন সাউদার বহু বচন হচ্ছে সুদ হ্যাঁ তারপরে খাজরার বহু বচন হচ্ছে খুদুর এই যে সবুজ কাপড়ের ক্ষেত্রে কোরআন কি আছে হ্যাঁ খুজরি নাচ রয়েছে তো এইরকমই আহমার থেকে হামরা লাল হামরার যে ইসিম তফজিল ওয়াহিদ মোহান্নাস ওর জমা হচ্ছে হমর এইরকমই হাওড়ার হাওড়া ওয়াহিদ মোহান্নাস ইসিম তফজিল ওর জমা হচ্ছে বহু বচন হচ্ছে হুর তাহলে হাওড়া মানে হচ্ছে অত্যন্ত ফর্সা সাদা হাওড়া মানে হচ্ছে অত্যন্ত ফর্সা সাদা রমণী ওয়াহিদ মোহান্নাস আর হুর যেহেতু অনেক থাকবে সেই জন্য বহু বচন বলা হয়েছে তো হুরদেরকে হুর এই জন্য বলা হয় যে অত্যন্ত সাদা রং তাদের এক আইন আইন হচ্ছে আয়নার জমা আয়না মানে বড় চোখ বিশিষ্ট জি বড় চোখ বিশিষ্ট তো জান্নাতি রমণীদের চোখ খুব বড় বড় হবে চোখ বড় হলে দেখতে ভালো লাগে না খারাপ লাগে ভালো লাগে ভয়ও লাগে ঠিক আছে জি ভয় লাগলে তো ভালোবাসবেন ভয়ে ভয়ে কখন ভালোবাসবেন তাই না অনেকে সোজা মনে ভালোবাসতে চায় না স্ত্রী কিন্তু ভয় থাকলে ভালোবাসে শ্বশুর বংশের চাপ আছে বড় প্রভাবশালী বংশ একে তালাক দেওয়া যাবে একে রাখতে হবে তারপর একে মারাও যাবে না ধৈর্য ধরে থাকতে হবে যদিও খারাপ হয় তবু মেনেই নিতে হবে উপায় নেই তাই না আনাস মালিক রাজি আল্লাহ তালানহ জান্নাতি হুরদের সম্পর্কে একটি হাদিস বর্ণনা করেছেন জান্নাতের আরো কিছু গুণ বর্ণনা করেছেন লারাওয়াতুন ফি সাবিলিল্লাহ আও গাদওয়াতুন খায়রুম দুনিয়া ফিহা ওমা ফিহা কোন মানুষ যদি সকালবেলা এক ঘন্টা আল্লাহর রাস্তায় লাগায় অথবা বিকেলবেলা লাগায় রওহাতুন মানে বিকেলবেলা আর গদওয়াতুন মানে সকালবেলা তাহলে পৃথিবী এবং পৃথিবীতে যা কিছু ধন সম্পদ রয়েছে সবকিছু চাইতে সে উত্তম কাজ করল উত্তম জিনিস হাসিল করলো হচ্ছে আল্লাহ রাস্তায় যখন রাস্তা খোলা থাকবে তখন আল্লাহ রাস্তায় কেউ যদি এক ঘন্টা সময় লাগাতে পারে সকালবেলা আল্লাহ রাস্তায় যদি কেউ সন্ধ্যাবেলা এক ঘন্টা সময় লাগাতে পারে সারা দুনিয়ার সমস্ত ধন সম্পদ চাইতে সে উত্তম কাজ করলো এবং উত্তম সম্পদ হাসিল করলো কারণ সে জান্নাত হাসিল করলো আর সারা পৃথিবীর ধন দৌলতে জান্নাতকে কেনা যায় না এক ঘন্টা আল্লাহ রাস্তায় দিয়ে জান্নাত কেনা যেতে পারে আর ফিসাবিল্লার অন্তর্ভুক্ত হচ্ছে এলম হাসিল করা এবং তার প্রচার করা আল্লাহ রাস্তায় জেহাদে অন্তর্ভুক্ত হচ্ছে এলম হাসিল করা এই জন্য বলছেন মান খারাজ আলী তালাবিল এলমে ফিসাবিল্লাহ হাদিস রয়েছে যেই ব্যক্তি আল্লাহ রাস্তায় দিনের এলম হাসিল করার জন্য বের হলো সেই ব্যক্তি কোথায় রয়েছে ফিসাবিল্লাহ রয়েছে আল্লাহ রাস্তায় রয়েছে সে জেহাদে রয়েছে আপনি এখান থেকে দশ কিলোমিটার বিশ কিলোমিটার দূরে থাকেন সেখান থেকে আপনি এসেছেন পয়সা খরচ করেছেন মেহনত করেছেন কত লোক ঘুমাচ্ছে কত লোক বন্ধু বান্ধবের সাথে সে আড্ডা দিচ্ছে কত লোক কারো কাছে খাওয়া দাওয়া করছে আপনি খেতে পান আর নাই পান আপনি আল্লাহর সন্তুষ্টির জন্য আপনি এলম হাসিল করে আপনার অজ্ঞতা দূর করবেন আমল ভালো হবে আমার ইমান তাজা হবে সেই জন্য এসেছেন ফি ফিসাবিল্লাহ কদমে কদমে গোনা মাফ হবে কদমে কদমে নেকি বাড়বে কদমে কদমে মর্যাদা উঁচা হবে হচ্ছে ফিসাবিল্লাহ এইরকম যারা শিখে নিয়েছেন এবং মানুষের কাছে সঠিক দিনের কথা প্রচার করার জন্য যাচ্ছেন দিনের দাওয়াত দেওয়ার জন্য যাচ্ছেন কোরআন হাদিসের দাওয়াত আল্লাহ এবং রসুলের কথার দাওয়াত দেওয়ার জন্য যাচ্ছেন ফিসাবিল্লাহ তারপরে বলছেন জান্নাতে একটি ধনুকের জায়গা কাবা কৌসিন কৌস বলে ধনুককে জান্নাতে একটা ধনুকের জায়গা সেই যুগে মানুষ ধনুক বুঝতো ধনুক দিয়ে বুঝে নবী করিম সাল্লাম সামান্য জায়গায় এক হাত জায়গা অথবা বল বলেছেন আরেক হাদিসে মজেও কি দিন সৌতাহুক যে কোড়া হাতে তারা কোড়া ব্যবহার করত এই জান্নাতের যে কোড়া বা লাঠি রয়েছে জান্নাতে এতটুকু জায়গা অর্থাৎ এক হাত জায়গা আধা হাত জায়গা বা দেড় হাত জায়গা এইরকম জায়গা খাইরুম মিনার দুনিয়া মাফিয়া সারা পৃথিবী সারা এশিয়া ইউরোপ আমেরিকা আফ্রিকা হ্যাঁ, অস্ট্রেলিয়া সমস্ত দুনিয়া এবং সমস্ত দুনিয়াতে যত খনিজ সম্পদ রয়েছে যত ধন দৌলত মানুষের বাড়িতে রয়েছে স্বর্ণ চাঁদি রয়েছে টাকা পয়সা রয়েছে ব্যাংকে রয়েছে মানুষের ঘরে রয়েছে সমস্ত ধন সম্পদ চাইতে উত্তম হচ্ছে জান্নাতের এক হাত জায়গা ওই ধনুকের সমান অথবা একটা কোড়ার সমান তারপরে বলছেন নবী করিম সাল্লাল্লাহু আন্না ইমরাতাম মিন আহলিল জান্নাত ইত্তালাত ইলা আহলিল আরজি জান্নাতের কোন একটি হুর যদি পৃথিবীতে একবার উঁকি মেরে দেখে আমরা জানালা দিয়ে অনেক সময় বা ছোটখাটো ছিদ্র দিয়ে উঁকি মেরে দেখি হ্যাঁ জান্নাতের কোন একটি রমণী জান্নাতি হুর যদি একবার পৃথিবীতে এইরকম করে উঁকি মেরে দেখতো তাহলে কি হইতো সারা পৃথিবী লাদাতমা বেইনাহমা সারা পৃথিবী আলোকিত হয়ে যেত কেমন পর্যন্ত আলোকিত থাকত রাত হইতো না আর অন্ধকারই হইতো না সুভান একটি হুর আর এক একজনের জন্য বাহাত্তরটি জি ওয়ালা মালা শুধু যে আলোকিত হইল তাই নয় আলোকিত হইতো আর কেমত পর্যন্ত এমন সুগন্ধি হয়ে যেত যেখানে যান দুনিয়ার সুগন্ধি আর সুগন্ধি সুগন্ধি শেষ হতো না সুহান আলা দুনিয়া মাফিহা বলছেন নবী করিম সাল্লাম মাথার উপর যে একটা ওড়না রয়েছে দুপাট্টা ওড়না এটি পৃথিবী এবং পৃথিবীতে যত ধন সম্পদ আছে সমস্ত চাইতে উত্তম বলছেন আরেকটি হাদিসে রসুল্লাহ সাল্লাহ আলী শাহিদ আইন্দাল্লাহ সিত্ত খেসাল ইউব ফরলফি শহীদকে আল্লাহ ফাকরবুল ছয়টি বৈশিষ্ট্য দেবেন হাদিসটি মকদাম বিন মাদিকার আবু রাজি আল্লাহ তালন হাদিসে যে বিষয়টি রয়েছে ওটার প্রায়গুলি কথা এর আগের একটি হাদিসে চলে এসছে যেন সংক্ষেপ করে দিলাম বলছেন যে ছয়টি বৈশিষ্ট্য দেওয়া হবে শহীদকে ইউকফরুল্লাহফি আউ্ল দাফা যে আল্লাহ রাস্তায় শহীদ হবে আল্লাহ রাস্তায় শহীদ দুনিয়ার জন্য নয় আবার আমাদের দেশে বেনামাজি হইলেও শহীদ হয়ে যায় হ্যাঁ কাফের হইলেও শহীদ হয়ে যায় হ্যাঁ নিজের স্বার্থের জন্য লড়াই করেছে সেও শহীদ হয়ে যায় প্রত্যেক দলের লোক শহীদ নিজ দলের কাছে তারা মানে নয় আল্লাহর দিনকে উঁচা করার জন্য আল্লাহর কলেমাকে উঁচা করার জন্য আল্লাহর দিনের খাতিরে যারা লড়াই করেছে অথবা নিরীহ হয়ে মারা গেছে বাড়িতেই ছিল নিজের ছেলে মেয়ে নিয়ে আর কোন শত্রু এসে আক্রমণ করে তাকে খুন করেছে সেই ব্যক্তি শহীদ তাকে মাফ করে দেন আল্লাহ ফাকরবুল আলমিন প্রথম যখন তার রক্ত শরীর থেকে ঝরিয়ে পড়ে তার সাথে সাথে মাফ করে দেন ওয়াইয়ারা মাক আদাহ মিনাল জান্নাতি দ্বিতীয় বৈশিষ্ট্য হচ্ছে যে তার মৃত্যুর আগে জান্নাতে তার স্থান দেখে নিতে পারে দেখতে পায় আজাবিল কবর কবরের আজাব থেকে তাকে নিরাপদ রাখা হবে যে আল্লাহ রাস্তায় শহীদ হবে তাকে কবরের আজাব হবে না মিনাল ফাজিল আকবরি যে মহাভীতি রয়েছে কিয়ামতের দিনে ইয়মুল ফাজিল আকবর কিয়ামতের দিনে কিয়ামতের দিনে যে ভয়ঙ্কর অবস্থা তাতে থেকে নিরাপদ থাকবে কোন চিন্তা নেই শহীদের শহীদ রক্ত নিয়ে জটজট করে রক্ত বইছে আর ওই শরীর নিয়ে আল্লাহর দরবারে কিয়ামতের মাঠে হাজির হচ্ছে কোন চিন্তা নেই তার মনি মুখতার মুকুট তার মাথায় পরানো হবে কেমতের দিনে যা দুনিয়া দুনিয়া সমস্ত সম্পদ চাইতে মূল্যবান আর তার বাহাত্তরটি হুরের সাথে তার বিবাহ পড়ানো হবে এবং সত্তর জন আত্মীয় স্বজনদের জন্য সুপারিশ করবে যারা সুপারিশ পাওয়ার হকদার সুপারিশ মুশরেকের হবে না সুপারিশ বেনামাজির হবে না যারা কুপুরি করে মরবে তাদের হবে না সুপারিশ হবে যারা মমিন কিন্তু তাদের কিছু গুনার জন্য বাধা পড়ে গেছে জান্নাতে যেতে মমিন মুসলিম কিন্তু বেশ কিছু গুণা করেছে অন্যায় করেছে যার ফলে জান্নাতে যেতে পারছে না তাদের জন্য সুপারিশ হবে ইমাম তিরমিজি রহমতুল্লাহ আলী হাদিসটি বর্ণনা করেছেন জান্নাতে যেসব হুরেরা রয়েছে যদি দুনিয়ায় কোন স্ত্রী স্বামীকে কষ্ট দেয় তাহলে ওই হুরেরা বদুয়া দেয় অভিশাপ দেয় এই মহিলাকে যে মহিলা স্বামীকে কষ্ট দেয় কোন মহিলা যদি তার স্বামীকে কষ্ট দেয় পৃথিবীতে ইল্লা কালাত মিনাল হুরিল ইন তাহলে তার হুর হুরের মধ্য থেকে যে বিবি হবে সে কি বলে লাতুজি তুমি তোমার এই স্বামীকে কষ্ট দিও না কাতালা কেলা আল্লাহ তোমার সর্বনাশ করুক আল্লাহ তোমার সর্বনাশ করু ফাইনামা হুয়া ইন্দাকে দাখিলুন তোমার কাছে তো টেম্পোরারি তোমার কাছে ক্ষণিকের জন্য কিছু সময়ের জন্য আরে আছে কতদিন তোমার কাছে মরলেই তোমার কাছে চলে আসবে বেশি কষ্ট দিও না খুব তাড়াতাড়ি তোমার থেকে পৃথক হয়ে আলাদা হয়ে আমার কাছে চলে আসবে এই বলে জান্নাতের যে হুরেরা ওরা গান গাইবে গীত গাইবে তাদের সুন্দর সুন্দর গীত গাইবে ইবিন উমার রাজি আল্লাহ তালন বর্ণনা করেছেন হাদিসটি সহি আল্লাহ নাসুদ্দিন আলবানী রহমতুল্লাহ সহি বলেছেন তাবরানিতে হাদিসটি রয়েছে বলছেন যে কালা উল্লাহ সাল্লাম ইন্না আজওয়াজ আহলিল জান্নাতে লাইগান্নিন জান্নাতে জান্নাতিদের বিবিরা গীত গাইবে দুনিয়াতে যাদের স্ত্রীরা গীত গাইতে পারে ভালো লাগে তবে আপনার নিজের সামনে গীত গাওয়াবেন আবার বেহায়া হয়ে ওই বিবাহ সাদীর অনুষ্ঠানে গীত গাওয়ার জন্য বাড়ি বাড়ি এক শ্রেণীর লোকেরা স্ত্রীকে পাঠিয়ে দেয় ওই রকম কাজ করবেন না গীত গাইবে আপনার সামনে আপনার স্ত্রী গীত গাইবে আপনার সামনে নির্জনে ঘরে যাতে করে অপর পুরুষ না শুনতে পায় আর গ্রামে বিবাহ সাদী হচ্ছে আপনার শ্বশুর বাড়িতে বিবাহ সাদী হচ্ছে আর কারো বাড়িতে বিবাহ সাদী ভাইয়ের বাড়ি বিবাহ সাদী লেগেছে আর গীত গাওয়ার জন্য লাগিয়ে দিয়েছেন খুব গীত গাইছে আর গোটা গ্রামের লোক দেখছে শুনছে সব জায়জ নাই খুব সুন্দর আওয়াজে গীত গাইবে সেই গীতগুলোর কিছু গীত হাদিসে রয়েছে নাহানুল খালেদাত ফালা নাবিদু নাহানুল নাইমাত ফালা আসু নাহানুর রাদিয়াত ফালা নাসখাতু তো বালেমান কান আলানা ওয়া কুন্না লাহু এই সুন্দর সুন্দর গীতগুলি খুব সুন্দর আওয়াজে তারা গাইবে নাহানুল খালেদাত ফালা নাবিদু আমরা চিরকাল থাকবো স্বামীকে ওই জান্নাতি স্বামীকে হুরগুলি এসে বলবে নাহানুল খালেদাতো ফালা নাবিদু আমরা চিরকাল তোমাদের সাথে থাকবো কোনদিন আমরা ধ্বংস হবো না মরবো না তোমার দুনিয়ার স্ত্রী তো মরে গেছিল অথবা ও বিধবা হয়ে থেকে গেছে তুমি মরে গেছো ছুটে গেছে ও বেনামাজি ছিল থেকে গেছে দেখো তোমার সাথে জান্নাতে আসেনি কিন্তু আমরা চিরকাল তোমার সাথে জান্নাতে থাকবো নাহনুল নায়মাতো ফালা নাব আসু আমরা তোমার জন্য নিয়ামত স্বরূপ এসেছি কোনদিন এই নিয়ামত তোমার হারিয়ে যাবে না শেষ হয়ে যাবে না দুনিয়ার নিয়ামত হারিয়ে গেছে যৌবন ছিল হারিয়ে গেছে বৃদ্ধ হয়ে গেছেন সুখ ছিল দুঃখে পরিবর্তন হয়ে গেছে সুস্থতা ছিল অসুস্থ হয়ে পড়েছেন কিন্তু জান্নাতে এসব হবে না নাহানুর তো ফালানাস খাতু আর আমরা সব সময় তোমাদের উপর তোমার উপর সন্তুষ্ট থাকব কখনো অসন্তুষ্ট হব না দুনিয়াতে স্ত্রী সামান্য কথার জন্য অসন্তুষ্ট হয়ে যায় সৌদি আরব থেকে গিয়েছেন আর কত পেরেশানিতে ছিলেন কত ঋণ ছিল ঋণ পরিশোধ করতে করতে পেরেশান হয়ে গেছেন দেশে গিয়েছেন স্ত্রী যেন ভালো কোন গয়না অলঙ্কার নিতে পারেননি ভালো হয়তো কাপড় নিতে পারেননি দেশে গিয়েছেন স্ত্রী যদি মেজাজি হয় দুই বছর পর আসছো অভদ্র কোথাকার কি নিয়ে এসছো আমার জন্য তুমি হ্যাঁ? তারপরে সামান্য যদি কষ্ট হয় আপনার মায়ের পক্ষ থেকে বা আপনার বাবার পক্ষ থেকে তোমার আর কত শান্তিতে রেখেছেন কত ভালোবাসেন ওই স্ত্রীকে তারপরে বলে তোমার বাড়ি এসে সারা জীবনটা এরকম কষ্ট করতে করতে চলে গেল হ্যাঁ জীবনে কোনোদিন সুখ পেলাম না তোমার বাড়িতে এসে মহিলাদের এটা স্বভাব তোমার বাড়ি এসে কোনোদিন সুখ হলো না সারা জীবনের সুখকে সবকে একেবারে নিশ্চিন্ন করে দেবে কোন সুখ হলো না জান্নাতি হুরেরা বলবে নাহানো রাদিয়াত ফালানাস খাতু তু বালেমান কানা লানা ও কুন্নালা সুতরাং ভাগ্যবান সেই লোকেরা যাদের জন্য আমরা আর যারা আমাদের জন্য কানা কানালানা ও কুন্নালাহু এইরকম বহু গীত রয়েছে হাদিসে রয়েছে জান্নাতের বাজার জান্নাতে বাজার লাগবে হাট লাগবে বাজার লাগবে হাট বাজার পছন্দ করে অনেকে শিখও দেখেন কত পছন্দ করে এখনো রোদের সুইকো দাঁড়িয়ে আছে আর একটু পরে আসর থেকে এসা পর্যন্ত যাবেন পা ফেলার জায়গা পাওয়া যাবে না বাঙালি এলাকা আলাদা নেপালি এলাকা আলাদা কেরালা এলাকা আলাদা ওই তামিলনাড়ু হায়দ্রাবাদ এলাকা আলাদা তেলেগু আলাদা একেবারে ভর্তি মানুষ দাঁড়িয়ে আছে গরমের দিনে বৈশাখ জ্যৈষ্ঠ মাসে দাঁড়িয়ে আছে ঘাম বয়ে চলে যায় তারপরে বাজার ভালো লাগছে জান্নাতের বাজার দেখেন কত সুন্দর বাজার আনাসবিন মালিক রাজি আল্লাহ তালানো বর্ণনা করছেন যে রসুল উল্লাহ সাদ করেছেন ইন্নাফিল জান্নাতে লাসু কান জান্নাতে বাজার হবে ইয়া তো হাকুল্লা জুমা তিনার প্রত্যেক জুমার দিনে আর মনে হয় এই জন্য জুমার দিনে শিকোতে এত ভিড় তাই না তো জান্নাতের বাজার হবে জুমার দিনে ফাতাহুব্ব শেমাল খুব সুন্দর বাতাস বইবে ফাতাহ সুফি ওজুহিম অসিয়াবহিম এবং তাতে সবকিছু উড়ে তাদের চেহারায় তাদের কাপড়ে আসবে যেমন বাতাস বইলে ধুলো উড়ে আসে দুনিয়াতে কিন্তু কষ্ট হয় আর জান্নাতে উড়ে আসবে এই ধুলোর মতো কিন্তু তাতে ময়লা হবে না বরং কি হবে ফায়াজ দাদুনা হুসনান ও জামালান আরো সৌন্দর্য বেড়ে যাবে আরো সৌন্দর্য বেড়ে যাবে জান্নাতি যারা জান্নাত আল্লাহ পাক যেন আমাদের সবাইকে জান্নাতুল ফিরদৌস দান করেন জান্নাতিরা বাজারে গেছে বাজারে গিয়ে ধুলো বালি চেহারায় লাগে যে এসে ধুয়ে সাফ করতে হবে না আরো সুন্দর হয়ে এসছে ফায়ার যে ওনা এলা আহলেহিম নিজের স্ত্রী নিজের হুর যে স্ত্রীরা রয়েছে তাদের দুনিয়ার স্ত্রী হুর স্ত্রী তাদের কাছে আসবে ওয়াকাদিস দাদু হুসনান ওয়া জামালান এই পুরুষগুলি অতি সুন্দর হয়ে এসেছে বাজার থেকে ফিরে এসছে খুব সুন্দর হয়ে ফায়াকুল আহলুহম তখন তাদের স্ত্রীরা দুনিয়ার স্ত্রী এবং ওই জান্নাতের হুর স্ত্রীরা বলে ওল্লাহ আল্লাহর কসম করে বলছি তুমি এত কেন সুন্দর আজকে এত সুন্দর কেন লাগছে তোমাকে দেখতে এরকম ভঙ্গিমাতে যদি বলে তো কেমন যে আবেগ সৃষ্টি হয় আর মনের অবস্থা যে কেমন হয় তো বুঝতেই পারছেন যারা বিবাহ করেছেন তাই না যদি দেশে যান একটু মোটাসোটা হয়ে গিয়েছেন শাস্ত্র একটু ফুলে উঠেছে সৌদি আরবে আর দেশে গিয়ে নেমেছেন এয়ারপোর্টে স্ত্রীর সাথে দেখা আর বলছে আরে আর তুমি তো দেশে একবারে কালো কালো লাগতে আর শুকিয়েছিল গো এত সুন্দর হয়েছ তুমি কত যে ভালো লাগবে শুনতে কথাটা স্ত্রীর পক্ষ থেকে তাই না তবে ফাঁসেক স্ত্রী যদি হয় আর যদি দাঁড়িয়ে নিয়ে যান তো মুসিবত দাঁড়িয়ে নিয়ে যান তো মুসিবত আমি ওই সব মহিলাদেরকে নসিহত করব কারণ আমার কথা মহিলারাও শুনবে পরে রেকর্ড হওয়ার পরে মহিলাদেরকে নসিহত করব যে গুনহার কাজে স্বামীকে উৎসাহিত না করে নেকির কাজে উৎসাহিত করো তোমার স্বামী অনেক সময় বিড়ি সিগারেট খায় পান জর্দা খায় ওকে বলো যে এগুলো ছাড়ো না হলে তোমার কাছে থাকবো না তোমার মুখের কাছে মুখ নিয়ে যাব না তুমি ওইদিকে মুখ করে স্বামী এইদিকে মুখ করে সব এগুলো বলো তাহলে নেকি পাবে মহিলাদের উচিত এই ক্ষেত্রে দাড়ির ক্ষেত্রে বাড়াবাড়ি নিজেও ফাঁসেক হবে নিজের স্বামীকেও ফাঁসেক বানাবে আর পান খাচ্ছে জর্দা খাচ্ছে বিড়ি সিগারেট খাচ্ছে মুখের কাছে মুখ নিয়ে যাওয়া যায় না সেখানে কেন দাওয়াতের কাজ করেন না মহিলারা সেখানে কেন স্বামীকে স্বামীর ক্ষেত্রে শক্ত হন না শক্ত হন যে তুমি বিড়ি সিগারেট ছাড়ো না হলে কি বলছো বলো আমাকে একটা ফেসলা দাও এক আরবি খুব সিগারেট খেত এখানকার ঘটনা এক আরবি মিসরি খুব সিগারেট খেত এরা তো সিগারেট খেতে মাসাল্লাহ দুনিয়ার মধ্যে সবচেয়ে বেশি সিগারেট বিক্রি হয় আরব দেশগুলিতে আর দশটি শীর্ষস্থানীয় দেশ সবগুলি আরব দেশ আল্লাহ মুস্তান তো সিগারেট খেত অবিবাহিত ছিল বিবাহ করার পরে ওর স্ত্রী জার্মানিও সিগারেট খেয়ে স্ত্রীর কাছে কাছাতে যায় তখন বমি করতে শুরু করে স্ত্রী বমি করতে শুরু করে হ্যাক হ্যাক করে মুসিবত ওর সাথে একজন বাংলাদেশি চাকরি করতো সে সেই খবরটি বলল যে ও শেষে স্ত্রীর জন্য স্ত্রীর খাতিরে সিগারেট ছাড়তে ধূমপান ছাড়তে বাধ্য হয়েছে তো যাই হোক এইভাবে যদি আরো একটু শক্ত ভূমিকা থাকে যে শুধু বমি করা নাই আমি তোমার কাছে থাকতে পারবো না তুমি সিগারেট ছাড়ো তুমি জর্দা ছাড়ো তুমি পান ছাড়ো না আমাকে ভালো লাগে না করা উচিত মহিলাদেরকে তা না করে না দাঁড়িয়ে রাখতে দেব না আশ্চর্য কথা এই ফাঁসেক মহিলাদের তো নবী করিম সাল্লাম বলেছেন যে স্ত্রীরা বলবে আল্লাহ আল্লাহর কসম করে বলি লাকাদ ইসদাদ তুম বাদানা হোসান জমার সকালে গেলে তো একরকম ছিল এখন তো খুব সুন্দর হয়ে তোমরা ফিরে এসেছ এমন কি আল্লাহ পাক আনবে ওই স্ত্রীদেরকে আরো সুন্দর করে দেবেন বাড়িতে আছে ওরা হ্যাঁ জান্নাতে নিজের কক্ষে নিজের বাড়িতে নিজের আপনার প্রাসাদে আছে এরাও বলবে যে শুধু আমরাই সুন্দর হয়েছি তাই না তোমাদেরও কেন এত সুন্দর লাগছে তোমরাও তো সুন্দর হয়েছে ভালোবাসার বিনিময় সেই মুসলিমের হাদিস জান্নাতের সবচাইতে উত্তম নিয়ামত কি কে বলতে পারেন হ্যাঁ আল্লাহকে দেখা জান্নাত আল্লাহর দর্শন আল্লাহকে দেখা একই কথাই এটি তো আছে কিন্তু আর একটি বিষয় আছে নবী সাসম হাদিসে জান্নাতের সবচাইতে শ্রেষ্ঠ বস্তু হচ্ছে আল্লাহর সন্তুষ্টির ঘোষণা আল্লাহ বলবেন তোমার রাজি হয়ে গেছে ব্যাস রাজি হয়ে গেছে ওহিল্লু আলাইকুম রিজওয়ানি ফালা আসখাত আলাইকুম আবাদা তোমাদের জন্য আমি আমার রেজামন্দি আমার সন্তুষ্টি ফরজ করে দিয়েছি আমি কোনোদিন আরো সন্তুষ্ট হব না কোন মানুষ এখানে কাজ করতেছে প্রবাসী যদি তার কফিল তাকে বলে দেয় যে বড় কফিল আসল বস বলে দেয় যে তুমি যেমন করো না করো তোমার ওপর আমি সন্তুষ্ট তুমি যা করো তুমি আমার ছেলে খুশির শেষ থাকবে অথচ একজন কফিল একজন মদির এমন কিছুই নয় তার হাতে আপনার রিজিক না আল্লাহ পাকের চাইতে ভালো রিজিকের ব্যবস্থা অন্য জায়গায় করতে পারেন তাতে কত খুশি আপনার যিনি রব্বুল আলমিন যিনি মালিক ইউমুদ্দিন যিনি মালিক ইন্নাস এলাহ ইন্নাস বিশ্ব জাহানের মালিক দুনিয়ার মালিক আখেরাতের মালিক তিনি আল্লাহ পাক রব্বুল জান্নাতের মালিক জাহান্নামের মালিক তিনি বলবেন এই সুসংবাদ আবু সাইদ খুদি আল্লাহ তালান বলছেন ইন আল্লাহ ইয়াকুর আহলিল জান্না আল্লাহ পাক জান্নাতিদেরকে বলবি আহলাল জান্নাতি হে জান্নাতিরা ফায়াকুলুন লাব্বাইক রব্বানা ওয়া সাদাইক ওয়াল খাইরু ফিয়াদাইক আল্লাহ ডাকবেন যখন তখন লাভবাগ আল্লাহ তোমার দরবারে হাজির আল্লাহ তোমার খেদমতে হাজির এবং সার্বিক কল্যাণ তোমার হাতে আল্লাহ ফায়াকুল হাল রাজি তুম আল্লাহ জিজ্ঞাসা করবেন যে তোমরা কি সন্তুষ্ট হয়েছ যা দিয়েছি জান্নাতে তা নিয়ে কি রাজি হইতে পেরেছ ঠিক আছে চলবে ফায়াকুল মালানা লা নারদা ইয়া রব্বি ওয়াকাদ আতাইতানা মালাম তুতি তুতি মিন খালকিকা আল্লাহ কেন রাজি হব না অথচ আমাদেরকে এমন কিছু দিয়েছ যা দুনিয়ার কাউকে দাওনি এখানে একটি গুরুত্বপূর্ণ বিষয় বলবো যে প্রত্যেকে জান্নাতে মনে করবেন আমার মতো আর কেউ নেই হামচুনি দিগার নিস্ত ফার্সি জানেন তো আমাদের দেশের ওয়াইজ বক্তারা হ্যাঁ? ফার্সি খুব বয়ান করে তো অহংকারীরা বলে হামচুনি দীঘা নিয়েছে আমার মতো দুনিয়াতে আমার মতো কেউ আলেম নেই আমার মতো কেউ বক্তা নেই আমার মতো কেউ ডাক্তার নেই আমার মতো ইঞ্জিনিয়ার নেই হ্যাঁ আমার মতো কেউ বুদ্ধিমান নেই এই যে দুনিয়ার অহংকার দুনিয়ার অহংকার নিন্দনীয় এবং কাবিরা গুনা জান্নাতে যাবে না অহংকারী জান্নাতে প্রত্যেককে যেহেতু আল্লাহ সন্তুষ্ট করবেন প্রত্যেককে সন্তুষ্ট করবেন সেই সময় জান্নাতে যদি কেউ জানতে পারে না আরে আমি খুব নিম্ন স্তরে এবং ওই তো আমার বন্ধু আমার ক্লাসমেট ছিল আমার সাথী ছিল আমার রুমে ছিল এত উঁচাই চলে গেছে তাহলে মনে শান্তি হবে মনে শান্তি হবে হাই আফসোস লেগে থাকবে যেমন একসাথে একই ফ্লাইটে আসলেন আর একই রকম তিন লাখ টাকা খরচ করে আসলেন আর একজনের বেতন দুই হাজার আর একজন যদি এক হাজার বা পাঁচশো হয় তাহলে পাঁচশো আলা তো ঘুমাবে না পরেশান আমি কি কোন দোষ করলাম আমার পাঁচশো আর ওর দুই হাজার তাই না আল্লাহ পাক রব বলে তাই জান্নাতে কাউকে বুঝতে দেবেন না টের পাবে না কেউ সবাই মনে করবে যে আমার মতো কাউকে দেওয়া হয়নি আমার যে রাজত্ব বিশাল রাজত্ব আমার মতো আর কাউকে দেওয়া হয়নি তো বলবে জান্নাতিরা যে আল্লাহ কেন রাজি হব না ওখান না মালাম তু তে আহাদামিন খালকে তোমার সৃষ্টির কাউকে এত দাওনি যা আমাকে দিয়েছ আল্লাহ আমার মতো আর কাকে দিয়েছ তুমি সবাই বলবে এরকম ফায়াকুল আলা উতিক আফজাল আলেক তোমাদেরকে এর চাইতে ভালো জিনিস দেব কি এর চাইতে উত্তম জিনিস দেব জান্নাত যা দিয়েছি দিয়েছি এর চাইতে ভালো জিনিস তোমাদেরকে দেবো ফায়াকুল আফজাল এর চাইতে উত্তম আবার আছেই বাকি জান্নাত পেয়ে গেছি ওয়ালাকুম ফিয়া মাতাস তাই আনফাস মন যা চাইছে তাই খাচ্ছি পড়ছি পান করছি আর কি চাই ফায়াকুল ওহিল্ল আলাইকুম রিজওয়ানি ফালা আসখাতু আলাইকুম বাদাহু আবাদা আমি তোমাদের জন্য আমার সন্তুষ্টি ফরজ করে দিচ্ছি অবধারিত করে দিচ্ছি কোনদিন তোমাদের উপর আমি নারাজ হব না অসন্তুষ্ট হব না সুবহানাল্লাহ এটি সবচাইতে শ্রেষ্ঠ বস্তু আল্লাহ পাক দেবেন আল্লাহর সন্তুষ্টি মুত্তাফাকুন আলাই বুখারী মুসলিমের হাদিস জান্নাতিরা দেখতে কেমন হবে জান্নাতিরা দেখতে কেমন হবে মানে জান্নাতিদের হুলিয়া অবয়ব শরীরের গঠন রূপ আবু বর্ণনা করেছেন নবী মরুদ্দান বীরদান জান্নাতে দাখিল হবে প্রবেশ করবে তাদের দাড়ি মোচ কিছু থাকবে না দাঁড়িয়ে জোরদান মানে শরীরে চুল থাকবে না শরীরে চুল স্ত্রীদের থাকলে রুচি হইতো না হয়তো আরে পুরুষের শরীরে চুল তো ভালোই লাগে দুনিয়াতে কিন্তু স্ত্রীর কারো স্ত্রী যদি শরীরে হাতে পায়ে চুল যদি থাকতো ভালো লাগতো বলছেন না যে আপনারা ভালো লাগতো না স্ত্রীদের সৌন্দর্যতা যেহেতু স্বামীদের ডিমান্ড সেই জন্য আল্লাহ পাকের মহিলাদের শরীরে বেশি চুল টুল দেননি তো জান্নাতের একটি সৌন্দর্য হবে যে শরীরে কোনো চুল থাকবে না লোম থাকবে না আর মুরদন মানে হচ্ছে বিনা দাড়িওয়ালা দাড়ি মোচ যা নিয়ে আজকালকার আমাদের সমাজের ফাঁসেক মহিলারা পেরেশান যে আমার স্বামী দাড়িওয়ালা কেন হয়ে গেল এক ভাইয়ের কথা শুনলাম যে পাইগাম দিয়েছে তার আত্মীয়দের মধ্যে কোনো মেয়েকে আর দাড়ি এতটুকু হবে হয়তো দাড়ি এক নম্বর দুই নম্বর কয় নম্বর বলবে ওকে এতটুকু হবে হয়তো আঙ্গুলের একই এতটুকু হবে এতটুকু খুব বেশি হইলে তাতে বলছে যে না না না না চলবে না ও মহিলা না ওর বাপ চাচারা বলছে যে কেমন লাগবে আমাদের মেয়ের সাথে হাত ধরে যদি একটা দাড়িওয়ালা মোল্লা চলে তো কেমন লাগবে আমাদের কি হাউজুবিল্লা হাই রে মুসলমান এ মুসলমান হ্যাঁ জিনহে দেখ কে শর্মা ইহুদ আল্লামা ইকবাল রহমতুল্লাহ আলাই উর্দু ফার্সির বড় বিখ্যাত কবি ছিলেন মানে ইসলামিক কবি কবি তো এমনিও আছে অন্য কবিরাও আছে কিন্তু ইসলামিক কবি নাই ইসলামিক কবি ছিলেন তো তিনি বলছেন যে হাইরে মুসলমান ওজা মে তুম হো নাসারা তো তমদ্দুন মে হনুদ এ মুসলমান হে জিনহে দে কে শর্মা ইহুদ অজামে তুম হো নাসারা কাটিং ছাটিং এ তোমরা খ্রিস্টানের মতো হ্যাঁ তামাদ্দন মে হনুদ আর সংস্কৃতি সভ্যতায় তোমরা হিন্দুদের মতো আর ইয়ে মুসলমান হাই রে মুসলমান যে আমার জামাই যদি দাড়িওয়ালা হয় আর মেয়ের হাত ধরে হাঁটবে পাশে তা আমাকে লজ্জা লাগবে এতে মক্কার জাহিলা যারা মেয়েদেরকে দাফন করে দিতে এই জন্য তা আপনার ওই রকম শুরু করবে মনে হচ্ছে হাউজবিল্লা ইহুদিও লজ্জা পেয়ে যাবে এদেরকে দেখলে ये मुसलमान है जिन्हें देख के शर्मा यहूद তো <clears throat> জান্নাতে দাড়ি থাকবে না দাড়ি মোজ থাকবে না সুন্দর লাগবে দেখতে দাড়ি মোজ থাকবে না বেশ সুন্দর লাগবে একবারে আজকাল যেমন বলা হচ্ছে স্মার্ট একবারে যদি বিনা দাড়িতে থাকে তাহলে স্মার্ট আর দাড়ি থাকলে স্মার্ট হওয়া যায় না তো জান্নাতে যে স্মার্ট হবেন আর এখানে দুনিয়াতে ফাঁসে কি করে স্মার্ট কেন হবে না জান্নাতে স্মার্ট হন জান্নাতে স্মার্ট জান্নাতে যাওয়ার ব্যবস্থা দাঁড়িয়ে রাখলে জান্নাতে যাওয়ার ব্যবস্থা পাঁচ তো নামাজ পড়লে জান্নাতে যাওয়ার ব্যবস্থা তো এই দুনিয়াতে এই মেহনত করে আমল করে জান্নাতে গিয়ে স্মার্ট হবেন যে স্মার্ট হইতে চাইছেন এখন ওটা একটু একটু ধৈর্য ধরেন আর ইনশাআল্লাহ তালা জান্নাতে গেলে ওই রকম মর্দন বিনা দাড়ি বিনা মোচের মানুষ বিজান অত্যন্ত সাদা ফর্সা কালো আফ্রিকি হ্যাঁ কৃষ্ণাঙ্গ দেখতে কালো চুকচুকে একেবারে সাদা ফর্সা হয়ে জান্নাতে দাখিল হবে যে আদান আর চুলগুলি হবে ঘংরুল চুল হবে হ্যাঁ চুল যদি একবারে সোজা থাকে এ ঘোড়ার কপালে চুল থাকে না ঘোড়ার কপালে চুল কেমন থাকে ঘংর চুল থাকে না একবার খাড়া চুল থাকে তো ভালো লাগে না দেখতে যাদের চুল একবারে খাড়া চুল হয়ে আছে বা একেবারে সোজা সোজা চুল আছে অত ভালো লাগে না কিন্তু যাদের চুল হচ্ছে কি যে পকড়ানো চুল বা ঢেউ ঢেউ যেটাকে বলা হচ্ছে ঢেউ ঢেউ যে আদাম আছে ঢেউ ঢেউ চুল চিরুনি করেছেন আর ঢেউ ঢেউ হয়ে থাকছে দেখতে কত মজা লাগে সুন্দর লাগে ওই চুলের কথা বলছেন জান্নাতিদের চুল ওই রকমই হবে ঢেউওয়ালা মোকাহালিন আর সুরমা জন্মগত যেমন সুরমা থাকে ওই রকম সুরমা লাগানো সুরমা লাগাইতে হবে না আজকাল সকাল বিকাল সুরমা লাগিয়ে একসঙ্গে লোকেরা সুন্দর হতে চায় ও জান্নাতে জান্নাতে গেলে একেবারে সুরমা লাগানো চোখ হয়ে যাবে সুরমা চোখে লাগালে কি লাগে সুন্দর লাগে না এইরকম সুন্দর লাগবে জি আর বয়স কত হবে আপনাও সালাসিম ওয়া সালাসিন নবী করিম বলেছেন সবার বয়স একই রকম বয়স হবে কত বয়স হবে তেত্রিশ বছর বয়স হবে নবী করিম সাল্লাম এক বৃদ্ধার সাথে বুড়ি লোকের সাথে একবার রহস্য করেছিলেন মজা কি মজা যে জান্নাতে কোন বুড়ি দাখিল হবে না আর বুড়ির কান্নার শেষ নেই কান্নায় ভেঙে পড়েছে জান্নাতে বুড়ি দাখিল হবে না এই বুড়ি তো আমি তো বুড়ি হয়ে গেছি আর তো উপায় নেই জাহান্নামে যেতে হবে নবী করিম সাল্লাম বললেন যে আরে বুড়ি জান্নাতে বুড়ি দাখিল হবে না মানে তুমি বুড়ি থাকবে না তখন বুড়ির বিপরীতটা হয়ে যাবে কি বলেন আপনারা বুড়ির বিপরীত হয়ে যাবে না একেবারে যুবতী হয়ে যাবেন তা ৩৩ বছর বয়স হবে তেত্রিশ বছর বয়স হচ্ছে একবারে পূর্ণ যৌবনের বয়স পূর্ণ যৌবন তখন আর জ্ঞানের দিক দিয়ে মোটামুটি এখন পাকা হইতে যাচ্ছেন এই বয়সটা খুব সুন্দর বয়স এই বয়সেও কেউ যদি বিয়ে শাদী না করে পঁয়ত্রিশ সাঁত্রিশ চল্লিশ হয়ে যাচ্ছে তো দুনিয়াও বেকার আর বিয়ে করতে পারেন আর যদি বিলম্ব করেন এখনো পায়ে দাঁড়াইতে পারেনি পায়ে দাঁড়াইতে পারেন তো আখেরা তো বেকার কারণ এই জীবনে কত যে গুণা হবে এই যৌবনে চল্লিশ বছর বয়সে বিয়ে করে আর করবেন কি চল্লিশ বছর বয়সে বিয়ে করলেন ছেলে মেয়ে জন্মালো দশ বছরের ছেলে মেয়ে হয় না আপনার বয়স পঞ্চাশ এখন সুগার আর প্রেশার তো আপনার ছেলে মেয়ে মানুষ হবে কখন তাড়াতাড়ি বিয়ে করুন তাড়াতাড়ি বিয়ে করুন বয়সের দিক দিয়ে তেত্রিশ বছর বয়স হবে আর লম্বার দিক দিয়ে আলা খালকে আদম আদম আলী সালামকে যেমন আল্লাহ পাক সৃষ্টি করেছেন ওই রকম হবে ফি হ্যাঁ ষাট হাত কি হবে লম্বা ষাট হাত লম্বা মানুষ আদম আলী সালামের মতো মানুষ এই সাড়ে তিন হাতের মানুষ থাকবেন না যে মধ্যম হাত আমাদের যুগের ধরেন আজকালকার হাত হচ্ছে আঠারো ইঞ্চির হাত হ্যাঁ? ষাট হাত লম্বা মানুষ হবে জান্নাতের সবাই আর কি হবে চওড়া কত হবে বলছে চওড়া হবে সাত হাত মানে বডিটা বডিটাই হবে সাত হাত সাবাত আজর মুসনাদ আহমদের হাদিস আল্লাহ আসরদ আলবানী হাদিসটিকে সহি বলেছেন সময় যথেষ্ট হয়ে গেছে তারপরে যে হাদিসগুলি আছে খুব লম্বা তাতে রয়েছে যে জান্নাতে সর্বনিম্ন মানের জান্নাতি সব শেষে যে জান্নাতে যাবে সব শেষে জাহান নামে পুড়ে পুড়ে জ্বলে জ্বলে শেষখানে আল্লাহ পাকে রহমত হয়েছে তার কিছু নিয়ে কামল মানে ইমান আর কিছু নিয়ে কামল আছে কিন্তু পাপ অনেক ছিল যার ফলে জাহান নামে পুড়ে পুড়ে শেষখানে জাহান নাম থেকে বের হবে আল্লাহ পাক বের করে জান্নাতে দেবেন তার ঘটনা রয়েছে এবং তাকে আল্লাহ পাক কি দেবেন জান্নাতে এই বিষয়টি রয়েছে সময় অনেক লেগে যাবে এই জন্য এখানে শেষ করে দিচ্ছি সাল্লাহ মোহাম্মদ ওয়ালা আলহি আজমাই আল্লাহ পাক রব্বুল আমাদেরকে যেন জান্নাতুল ফিরদোস দান করেন আল্লাহ পাক দুনিয়াতে কল্যাণ দান করেন আখেরাতে যেন কল্যাণ দান করেন রব্বানা দুনিয়া সুবহান আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন যে ভাই প্রশ্ন করেছেন তাকে জিজ্ঞাসা করি আপনার জন্য আল্লাহ পাক চারটি জায়েজ করেছেন আপনার স্ত্রী যদি আপনাকে বলে যে তোমার জন্য চারটি তুমি দুটা বিয়ে করবো তিনটা বিয়ে করবো তো আমি যদি দুটা করি তো মেনে নেবেন কি মেনে নেবেন মেনে নেবেন না কিন্তু আপনার তো বিয়ে করার সুরসুই সময় যখন তখন হুমকি দেন এই আরেকটা বিয়ে করে বলবো আরেকটা বিয়ে করে নেবো কিন্তু বেশি বাড়াবাড়ি করেন আর একটা করলাম হ্যাঁ তো আপনি বিয়ে করলে সেটা তাকে মানতে হয় এখানে আর ও যদি বলে যে আমারও তো দরকার তাহলে মানবেন না যিনি সৃষ্টি করেছেন তিনি ভালো করে জানেন যে মহিলাদের জন্য এক স্বামী যথেষ্ট দুটো হইলে মুসিবত হবে দুটো হলে শুধু শারীরিক দিক থেকে মুসিবত না মানসিক দিক থেকে সবচেয়ে বড় মুসিবত হবে শুধু ওই মহিলার জন্য না ওই স্বামীদের জন্য কিন্তু একজন পুরুষ যদি দুটো তিনটে চারটা পর্যন্ত বিয়ে করে আল্লাহ জায়জ করেছেন তাহলে ওই মানসিক মুসিবত হবে না সেটাকে মানে সামলে নেওয়া যেতে পারে তো দুনিয়াতেও যেমন একটা স্ত্রীর তার স্বামী যথেষ্ট যে দুর্বল হইল ওই স্বামী যথেষ্ট তার জন্য জান্নাতে আল্লাহ পাক তাকে সন্তুষ্ট করে দিবেন তাকে আল্লাহ এত নিয়ামত দেবেন যে তার কল্পনাতে আসবে না যে না আমার জন্য বেশি কিছু প্রয়োজন ছিল আল্লাহ পাক এছাড়া আল্লাহ পাক ইলদানু মুখাল্লাদুন বলেছেন অনেক খাদেম দেবেন দাস দাসী অনেক দেবেন যেগুলি খেদমত করে মহিলারা দাস দাসী চায় কাজের মেয়ে চাই ছোট ছোট বাচ্চা কাজের ছেলে চাই যারে এই তো নিয়ে তো বাজার বাজার থেকে নিয়ে আয় সেই নিয়ে আয় হ্যাঁ এগুলি যে আল্লাহ পাক রব্বুল আলমিন এগুলি দেবেন জান্নাতে তাদের খেদমতের জন্য যথেষ্ট আল্লাহ পাক রব্বুল আলম দেবেন কিন্তু স্বামী রূপে একজনই থাকতে হবে একজনের বেশি হলে বিপর্যয় সৃষ্টি হবে যেমন দুনিয়াতেও তেমন আকেরাতেও বিপর্যয় সৃষ্টি কোন শান্তি আসল হবে না সেজন্য আল্লাহ পাক দেবেন যিনি সৃষ্টি করেছেন মানুষকে তিনি মানুষের স্বভাব প্রকৃতি ভালো করে জানেন তারাও যাবে হয়তো ওলাকম ফিহা মাতাস্তাহিন বরং হাদিস আছে ছেলে মেয়ে পর্যন্ত হবে একজন আকাঙ্ক্ষা করবে আল্লাহ আমার দুনিয়াতে ছেলে মেয়ে হইতো না তা আমি জান্নাতে ছেলে মেয়ে নেব সাথে সাথে গর্ভধারণ করবে তার স্ত্রী সাথে সাথে গর্ভ ইয়ে হবে প্রসাব হবে আর সাথে সাথে ছেলে বড় হয়ে যাবে এমন নয় যে এর জন্য দশ মাস অপেক্ষা করতে হবে আর তারপরে প্রসাব বেদনা হবে এসব কিছু হবে না আর বাচ্চা বড় হইতে আবার কষ্ট দেরি লাগবে ওইসব কিছু হবে না সাথে সাথে চাষি হাদিস আছে চাষি চাষ করতে চাই আল্লাহ আমি তো ছিলাম কৃষক ধানের জমি ছিল দিনাজপুরে হ্যাঁ রাজশাহীতে আমের বাগান ছিল সুতরাং আল্লাহ ওগুলো আমি করতে যাবো ঠিক আছে তুমি করো সাথে সাথে ধান লাগাবে আর রোপণ করবে সাথে সাথে আমের গাছ লাগাবে সাথে সাথে বড় হয়ে ফল ধরবে আর ফজলি আম সাথে সাথে পারবে আর খাবে তাদের সাথে দেরি হবে না সব ওয়ালাকুম ফিহা মাতাস্তাহি আনফুসকুম জান্নাতে যা চাইবে তাই ইনশাআল্লাহ তালা পাবে কিন্তু জান্নাত পাওয়ার জন্য দুনিয়াতে কষ্ট করতে হবে নবী বলছেন জান্নাতকে কষ্টদায়ক বস্তু দিয়ে ঘিরে দেওয়া হয়েছে এক জায়গায় যদি খুব সুন্দর ফুল থাকে আর কিন্তু ফুলটা কাঁটা দিয়ে ঘেরা আছে তাহলে কাঁটাতে হাত ঢুকাইতে হবে হাত ঢুকাইলে কি একটু কষ্ট হইতে পারে আর কষ্ট না হলে কমপক্ষে কষ্টের ঝুঁকি নিতে হবে কষ্টের ঝুঁকি নিতে হবে ওই রকম দুনিয়াতে ঘুমটাকে লিমিটেড করতে হবে ফজর না ফজরে ঘুমাবো না আসর এখন গিয়ে ঘুমাবো না কারণ আধা ঘন্টা সময় আছে এখন ঘুমাইলে কাজ যাবে না ঠিক না নামাজ ঠিক রাখতে হবে রোজা খিদাই থাকতে হবে রোজার জন্য জাকা দিতে হবে মন চাইছে আরে দশ হাজার টাকা জাকাত দিয়ে দেবো দশ হাজার টাকা অনেকটা কাজ হইতো না জাকাত দিতে হবে লোক সামলাইতে হবে তো এই রকম বেশ কিছু কষ্ট দুনিয়াতে করতে হবে বাবা মাকে টাকা পয়সা দিতে হবে এত টাকা মাসে পাঁচশো রিয়াল করে দিতে হচ্ছে তাদের খরচ খরচা চালাতে দিতে হবে তাদের প্রয়োজন চিকিৎসায় দুই লাখ টাকা লেগে গেলে এত টাকা দেবো দিতে হবে কষ্ট করতে হবে এই ফুল জান্নাতের ফুল হাসিল করতে হলে হাতে কাটা লাগবে এর ঝুঁকি নিতে হবে এর জন্য প্রস্তুত থাকতে হবে আমল করতে হবে এ হচ্ছে নবী করিম হাদিস হুফাতিল জান্নাত বিল মাকারে জান্নাতকে ঢেকে রাখা হয়েছে কষ্টদায়ক বস্তু দিয়ে কষ্ট করবে দুনিয়ায় তাহলে জান্নাত পাবে কষ্ট করবে না এখানে ভোগ বিলাস করবে পাপ করবে জান্নাত পাবে না জি বলছেন জান্নাতে কি মানুষের উপর গোসল খরচ হবে জান্নাত আগে বলেছি এর উত্তর হয়ে গেছে জান্নাত দায়িত্বর জগৎ নয় প্রতিদানের জগৎ দায়িত্বের জগৎ হইলে সেখানে এই গোসল পরে যে গোসল করা ঠিক না দায়িত্বের জগৎ না কোন দায়িত্ব নেই ওখানে সেখানে না পাকি থাকবে না সেখানে যদি কাশপোটাই না থাকে থুথু না থাকে তো বীর্য থাকবে নাকি আর মজি থাকবে কাপড় খারাপ হবে এগুলি হবে নাকি কিন্তু সেই স্বাদ তার চাইতে অনেক অনেক গুণ স্বাদ যা কল্পনা করা জানে সেই স্বাদ মানুষ হাসিল করবে যে আমাদের দেশের একটি প্রচলিত কথা আছে কোরআনের হাফেজ যারা তারা জান্নাতে যাবে এবং দশ জনের জন্য সুপারিশ করবে কোরআনের হাফেজ দশ জনের জন্য সুপারিশ করবে এই হাদিসটি জয়ীফ তবে কোরআনের হাফেজ যদি বা আমুল হয় তো অস্বীকার করা যায় না কোরআনের হাফেজ হাফেজ মানে শুধু হাফেজ নয় ওখানে মানে ইস্তাজহারাল কোরআন বলা হয়েছে যেই ব্যক্তি কোরআনকে একেবারে সংরক্ষণ করবে কোরআনের সংরক্ষণকারী একজন হাফেজ আর দাড়ি এরকম করে রাখে এখানে কয়টা হাফেজ আছে দাড়ি একবারই একবারে কেলেন ওইগুলো নাকি তার ইস্তারা কোরআনের সংরক্ষণ করবে হেফাজত করবে মানে কোরআন আমল করবে হাদিসটি জয়ীফ প্রথম কথা দুই নম্বর কথা যে আলেমদের হাফেজদের এই রকম যারা দিনের খেদমত করবে তাদের মর্যাদা রয়েছে সেই মর্যাদার মধ্যে হতে পারে যে আল্লাহ পাক তাদেরকে এইরকম সম্মান দেবেন কিন্তু হাদিস এই মর্মে দশজন নিয়ে যাওয়ার আত্মীয় স্বজন এগুলি হচ্ছে জয়ীফ সহি নয় জান্নাতের হরে রাখি আমাদেরকে দুনিয়াতে দেখতে পাই হ্যাঁ তা হতে পারে কারণ হাদিস আছে যে কষ্ট কষ্ট দিলে বলে যে তুমি কষ্ট দিও না তাহলে হতে পারে যে জানিয়ে দেওয়া হয় তাদেরকে আল্লাহ আলম দেখতে না পেলেও জানিয়ে দেওয়া হইতে পারে আমরা এখান থেকে আমাদের মা বাবাকে দেখতে পাই না কিন্তু সবকিছু জানতে পারছি টেলিফোনে তাই না জানতে পারছি তো দেখা শর্ত নয় জেনে নয় যথেষ্ট যে জান যে অমুক অমুক মহিলা তার স্বামীকে কষ্ট দিচ্ছে আর ওই হুর তার ভাগে আছে তখন সে বলবে যে কষ্ট দিচ্ছে ওটা তো আমার ও তো আসবে আমার কাছে কয়দিন পরে জি আমাদের দেশে বলে চার পরিমাণ স্বর্ণ ব্যবহার করা যায় কোন পুরুষের জন্য চারানি কেন এক পয়সা স্বর্ণ ব্যবহার করা যায় হারাম জি বিদাতিদের কথা যে স্বর্ণের একটা আংটি ব্যবহার করা যাবে সফরে কি জন্য যদি মরে যাই তো কি হবে আমার কাফনের ব্যবস্থা হবে দাফনের ব্যবস্থা হবে আরে জাহেল আমাদের দেশে মরে গেলে প্রথম তো ছিনতাই হবে প্রথম তো লুটপাট হবে অ্যাক্সিডেন্ট গুলি বাস দুর্ঘটনা আমাদের এলাকায় একটা বাস এক্সপ্রেস বাস অ্যাক্সিডেন্ট হয়েছিল আর রাত্রে নাইট কোচ ছিল আর তাতে বড় বড় ধনীরা ছিল অলঙ্কারে ভর্তি সেই গ্রামের লোক গরিবরা এমন করে লুটপাট করেছিল এবং যেগুলো আধা মরা হয়ে বেঁচে ছিল গলা টিপে টিপে পানিতে ডুবিয়ে ডুবে মেরেছে তারপর চিন্তা করেছিল এগুলো হলো ইন্ডিয়া বাংলাদেশ পাকিস্তানের অবস্থা কি বলছেন আপনি তা আপনি সেই দেশে এই বিদাতি ধারণা কোথা থেকে পেলেন আমার কাছে আংটি থাকলে এটা দিয়ে আমার দাপন কাপড়ের ব্যবস্থা হবে এটা শরীয় দাফন কাফনের ব্যবস্থা তাহলে কোথা থেকে হবে ওই এলাকার মুসলমানদের জন্য ফরজে কেফায়া আল্লাহ না করে আপনার মত হয়েছে আপনার বাড়ি ঢাকার মত হয়েছে গিয়ে আপনার দিনাজপুর তাহলে দিনাজপুর এলাকার বা যে থানায় গিয়ে মত হলে সেই থানার লোকদের জন্য গ্রামের লোকদের জন্য ফার্জে কি ভাইয়া ফরজ যে তারা আপনাকে আপনার জানাজা পড়বে আপনার কাফন দেবে আপনার দাফন করবে আপনার খরচ খরচা করবে যদি না করে গোটা গ্রামবাসী বা দেশবাসী এলাকাবাসী যারা জানতে পারলো যে একটা লাশ পড়ে আছে মুসলিমেরা জানাজা পড়লো না কাফন দিল না সবাই গুণাগার হবে ফরজ তাদের উপর বলছেন যে সময় দেওয়ার কথাটা আলোচনা যে এই সময় তো তাবলিগি ভাইয়েরাও লাগায় তারাও তো ইসলামের কথা মানুষকে বোঝায় এবং শেখায় তাহলে তারা তো আল্লাহর রাস্তায় আছে ভাই প্রশ্ন করেছেন যে যদি কেউ সকালবেলা এক ঘন্টা সময় দেয় বিকালবেলা এক ঘন্টা সময় দেয় তাহলে সেফি সাবিরিল্লাহ এই হাদিসটির উপরে বলেছেন তবলিগি ভাইয়েরাও তো সময় দেয় কিন্তু তবলিগি ভাইরা যে সময় দেয় বিদাতের কাজে সময় দেয় মুশকিলটা এটি তাদের ভালো দিক যে কয়টা রয়েছে আমি দিয়ে শুরু করব বিসমিল্লা করব তাদের ভালো দিকগুলি কিন্তু তাদের কিতাবে শির পর্যন্ত রয়েছে এখন যদি আপনি একটা লোকের নামাজ পড়ান নামাজটা ধরিয়ে দিলেন দাঁড়িয়ে রাখিয়ে দিলেন কিন্তু তাকে বললেন যে নবীর দরবারে গেলে এক আল্লাহর অলি গিয়ে একটা রুটি পেয়েছিল স্বপ্নে একটা রুটি পেয়ে গেলাম নবীকে বলি আর রাসুল আল্লাহ আপনার মেহমান হয়েছে আর খুব খিদায় আছি নবী সাথে সাথে একটু ঘুম আসতে ওই লোকটিকে রুটি নিয়ে চলে আসলে রুটি খেতে খেতে ঘুম ভেঙে গেল পরে দেখছে অর্ধেক রুটি হাতেই আছে অর্ধেক রুটি হাতে আছে বলেন এই ঘটনা তবলিগি জামাতের ফাজাইল আমলে আগামী দুই এক সপ্তাহের মধ্যে আমি তাদেরকে পড়ে শোনাবো কিতাব থেকে এতে থেকে কি শিক্ষা পাওয়া গেল যে মদিনা গিয়ে তাহলে নবী কি করতে পারেন বালা মুসিবতে পড়লে খিদাই পড়লে রুটি খাওয়াইতে পারেন যখন রুটি খাওয়াইতে পারেন তাহলে তার কাছে চাওয়া যেতে পারে এই শিক্ষা দিলেন আর দাঁড়িয়ে রাখা এই দাড়ির সামান্য কিছু মূল্য আছে কোনো মূল্য নেই এই সিরকি আকিদা নেই এই দাঁড়ির কোন মূল্য নেই এমনকি নামাজের মূল্য নেই নবীর কাছ থেকে রুটি পাওয়া যায় নবী খাওয়াইতে পারেন নবী আলমুল গাইব নবী জানতে পারেন যে আমি ক্ষুধার্ত হয়েছি ইয়ার রাসুল আল্লাহ আমি খুব অসুবিধা আছি পেরেশানিতে আছি নবী জানতে পারেন এই ধারণা নিয়ে কেউ যদি মদিনা যায় বা দূর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 মোত্তাকিদের জন্য আল্লাহ ভিরুদের জন্য জান্নাত তৈরি করে রেখেছেন দরুদ সাল্লাম নাজিল হফি নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলহি সাল্লামের প্রতি যার সাফাতে জান্নাতের দরজা খোলা হবে এ উম্মতের জন্য যার উম্মত প্রথম নবী করিম সাল্লাহ সাল্লামের পরেই জান্নাতে প্রবেশ করবে আল্লাহ মাসাল্লি আলিহি আল্লাহ বারিক আলী জান্নাত সম্পর্কে এবং জান্নাতের নিয়ামত সম্পর্কে আর একটি আলোচনা অবশিষ্ট থেকে গিয়েছে যা আজকে শেষ করব তারপর ইনশা আল্লাহ তাল আগামী সপ্তাহ থেকে নতুন আলোচনা আকিদা সম্পর্কে আকিদার পরিশুদ্ধি সম্পর্কে এবং ভুল ভ্রান্তি আকিদার ক্ষেত্রে যেসব মুসলিম সমাজে রয়েছে মুসলিমদের কিতাবে রয়েছে সে সম্পর্কে আলোচনা শুরু হবে <clears throat> ইনশাআল্লাহ তো জান্নাত সম্পর্কে গত সপ্তাহে একটি আলোচনা হয়েছিল তার আগে আরো দুটি সপ্তাহে মঙ্গলবারে আলোচনা হয়েছে আজকে চতুর্থ অনুষ্ঠান জান্নাত সম্পর্কে জান্নাত সম্পর্কে যে বিষয় সম্পর্কে আজকে আলোচনা শুরু করব তা হচ্ছে জান্নাতে যারা প্রবেশ করবে তাদের সর্বনিম্ন স্তরের ব্যক্তি কে এ সম্পর্কে নবী করিম সাল্লামের হাদিস রয়েছে এই একটি বিষয় আর জান্নাতি আল্লাহ পাক রবুল আলমিনের একটি বিশেষ নিয়ামত হবে সবচাইতে বড় নিয়ামত হবে যাতে মমিনরা আনন্দিত হবেন সেই নিয়ামতকে আল্লাহ পাক কোরআনে করিমে ফাও বলেছেন ফাও বলেছেন সেই ফাও সম্পর্কে আশা করি ফাও বুঝেন তাই না কেনাকাটা করলে কেনাকাটা করে যা পেলেন তাতে অত খুশি হন না যত ফাও পেয়ে খুশি হন কারণ ফাওটা বিনা পয়সায় পাওয়া যায় তো আল্লাহ পাক জান্নাতে ফাও দেবেন ফাও দেবেন তো জান্নাতে সর্বনিম্ন স্তরের ব্যক্তি সম্পর্কে দুটি হাদিস আপনাদের সামনে পেশ করব হাদিসটি মুসা আলহিসের জিজ্ঞাসা আল্লাহ পাক রব আলমিনকে নবী করিম সাল্লা এরশাদ করছেন সালা মুসা রব্বাহু মা আদনা আহলিল জান্নাতে মানজিলা মুসা আলী সালাম রবকে আল্লাহ পাককে জিজ্ঞাসা করলেন যে জান্নাতে সবচাইতে নিম্ন স্তরের ব্যক্তি কি হবে মা আদনা আহলিল জান্নাতে মানজিলাতান জান্নাতে মর্যাদার দিক দিয়ে স্তরের দিক দিয়ে সর্বনিম্ন ব্যক্তি কে হবে কাল তখন আল্লাহ পাক রব্বুল আলমিন এরশাদ করলেন মুসা আলী ইসালামকে হুয়া রাজলন বাদামা আহলুল জান্নাতিল জান্নাতা সেই ব্যক্তি এমন এক ব্যক্তি যেই ব্যক্তি জান্নাতে আসবে মানে প্রবেশ করবে জান্নাতিদের জান্নাতে প্রবেশ করে যাওয়ার পর সমস্ত জান্নাতিরা জান্নাতে চলে গেছেন যত জান্নাতি হওয়ার জান্নাতিরা জান্নাতে চলে গেছেন সব শেষে জাহান্নাম থেকে হাজার হাজার বছর লক্ষ লক্ষ বছর জ্বলে পুড়ে ছাই হয়ে গিয়ে কিন্তু মত হবে না জাহান্নামে মানুষ জ্বলবে পুড়বে ছাই হয়ে যাবে যত রকমের শাস্তি কল্পনা করা যেতে পারে যেমন জান্নাতে নিয়ামতের কল্পনা করে কল্পনা আপনার পৌঁছিতে পারে না নিয়ামত সম্পর্কে তেমন জাহান নামের আজাবের শাস্তির কল্পনা করে কল্পনার জগতে আপনি ততদূর পর্যন্ত পৌঁছিতে পারবেন না মনে রাখতে হবে আজাব এমন আজাব নয় যে গরমের আজাব আগুনের আজাব দুনিয়ার আগুনে যেমন মানুষ জলে পুড়ে এইরকম না মানুষের দুনিয়ার গরম আপনি কল্পনা করেন যে যদি আপনি বন্ধ কক্ষে থাকেন রুমে থাকেন আর গরমের কাল হয় গ্রীষ্মকাল হয় অথবা এর বেশি আগুনের মধ্যে থাকেন এর চাইতে বেশি তাপ আর কি হইতে পারে দুনিয়াতে কলনার জাহান্নাম আসাধ্য হারান তো যাই হোক আজকে জান্নাতের বিষয় জান্নাতের দিকে ফিরে আসি আল্লাহ পাক রবুল আলমিন বলছেন যখন জান্নাতিরা সমস্ত জান্নাতে চলে গেছে তখন এই নিম্ন স্তরের জান্নাতি ব্যক্তিকে জাহান্নাম থেকে উঠিয়ে বলা হবে উদ্খলিল জান্না তাকে বলা হবে যে তুমি জান্নাতে প্রবেশ করো যাও এখন তুমি জান্নাতে যাও আজাব শাস্তি ভোগ করে করে করে যত পাপ ছিল অন্যায় ছিল জুলম ছিল অত্যাচার ছিল সমস্ত গুনহার শাস্তি হয়ে গেছে কিন্তু সেই ব্যক্তি কাফের নয় সেই ব্যক্তি কে মুসলিম কারণ কাফের জন্য আল্লাহ পাক আব্বুল আলমিন জান্নাত হারাম করেছেন সেই ব্যক্তি মুশরেক নয় পত্তলিক নয় সেই ব্যক্তি কবর পূজারী কবরে সেজদাকারী নয় কবরে খাসি মরুক জবাইকারী নয় কবরে গিয়ে সন্তান চাওয়া ব্যক্তি নয় কবরে গিয়ে রোগের আরোগ্য তলব করা বাবাদের দরবার থেকে ওইরকম ব্যক্তি নয় কারণ এরা মুশরেক সেই ব্যক্তি তৌহিদবাদী আল্লাহর একত্রে বিশ্বাসী ছিল কিন্তু তার পাপ ছিল এবং সহি মতে সঠিক মতে সেই ব্যক্তি বেনামাজিও নাই যে ব্যক্তি সর্বশেষে জান্নাতে আসবে সে বেনামাজিও নম্র কারণ সহি মত হচ্ছে এই ক্ষেত্রে কোরআন এবং হাদিসের আলোকে যে বেনামাজি মুসলিম নাই এটি কোরআন হাদিসের কথা আমাদের সমাজে যারা বেনামাজি তাদেরকে এই কথাটি খুব কষ্ট লাগে কিন্তু মুসলিম হইতেও খুব কষ্ট লাগে বুঝতে পারলেন কথা বুঝলেন না না মানে জাহান নামে যেতে হবে চিরকাল থাকতে হবে বেনামাজি মুসলিম নাই কথাটি খুব কষ্টকর আরে এত বড় অন্যায় কথা বলল যদি পারে তো গিলে খাবে এরকম কথা কোরআন হাদিসের কথা যদি কেউ বলে তাদের গিলে খাবে কিন্তু তাকে বলা হচ্ছে ভালো করে যে উদ্খলুফ ইসলামে কাফা ভাই মুসলিম হয়ে যাও নামাজি হয়ে যাও সেটা এর সেটা বড় তার জন্য কষ্টকর না ও মুসলিম হবে না ও নামাজ পড়বে না আবার মুসলিমও থাকতে চায় আশ্চর্য কথা মুসলিম থাকার আশা আকাঙ্ক্ষা দাবি কিন্তু সে মুসলিম হতে চায় না তো ওই ব্যক্তি মুশরেক নয় মাহেদ তৌহিদবাদী ওই ব্যক্তি ইসলামকে নষ্ট করেনি সে কুফরি দিয়ে ইসলাম পরিপন্থী আকিদা দিয়ে আমল দিয়ে ইসলামকে নষ্ট করেনি ইমানকে নষ্ট করেনি ইমান ভঙ্গকারী বিষয়গুলি সম্পর্কে আমার একটা আলোচনা আছে শুনবেন অনেক সময় নামাজ রোজা হজ জাকাত করেও নিজের ইমানকে নষ্ট করে মানুষ বিভিন্ন কারণে সেহের জাদু বিভিন্ন রকমের কাজকর্ম করে তো সেই ব্যক্তি মুসলিম কিন্তু ফাসেক মুসলিম এবং বড় ফাসেক বহু রকমের পাপ করেছে শুধু শির কুফুরি করেনি এবং ইসলামকে নষ্ট করেনি তার ইমানকে নষ্ট করেনি এমন কোন তার কল্যাণ নেই ভালো কাজ করেনি কিন্তু সেই ব্যক্তি তৌহিদবাদী মুসলিম কারণ আল্লাহ পাক জান্নাত মমিনদের জন্য শুরু করেছেন কাফের জন্য মুশেকের জন্য জান্নাতকে আল্লাহ পাক হারাম করেছেন ইন্নাহু মাইয়ুশরিক বিল্লাহি ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ সূরা মায়েদা আল্লাহ পাক ইরশাদ করেছেন নিশ্চয়ই যেই ব্যক্তি আল্লাহর সাথে শিরক করবে আর তার সমতুল্যই হচ্ছে কাফের তার সমতুল্যই হচ্ছে অন্যান্য ঈমান ইসলাম বিনষ্টকারী লোকেরা ইন্নাহু মাইয়ুশরিক বিল্লাহ যারা আল্লাহর সাথে শির করবে ফাকাদ হারাম আল্লাহ আলিহিল জান্নাহ তার জন্য আল্লাহ পাক জান্নাতকে হারাম করেছেন কখনো জান্নাত আসবে না জান্নাত হারাম করার অর্থ আর তার বাসস্থান ঠিকানা হচ্ছে আনসার আর এই ধরনের জালেমদের কোন আনসার সহযোগী সাহায্যকারী হবে না যে সুপারিশ করে নিয়ে যাবে অর্থাৎ তাদের জন্য নবী সাফাহাত হবে না কারণ কুফুরির অবস্থায় শিরকের অবস্থায় ইমান নষ্ট করার অবস্থায় সে দুনিয়া থেকে বিদায় নিয়েছে এই অবস্থায় যদি বিদায় নিয়ে থাকে হ্যাঁ মৃত্যুর পূর্বেও যদি শির কুফুরি থেকে তবা করে নাই বেনামাজি হওয়া থেকে তবা করে নাই ইমান ভঙ্গকারী ইসলাম ভঙ্গকারী বিষয়গুলি থেকে তবা করে নাই তো আল্লাহ পাকের তবর দরজা খোলা আছে আল্লাহ বলবেন ওই নিম্ন স্তরে জান্নাতিকে জান্নাতে প্রবেশ করো ফাইয়াকুল বলে আই রব্বে কাইফা ওয়াকাদ নাজালান নাসু কেমন করে জান্নাতে যাব জায়গা নেই মানুষ নিজ নিজ জায়গা সব দখল করে নিয়েছে নিয়ে নিয়েছে কোনো জায়গা নেই আখাজু তেহিম নিজের নিজের যা কিছু ছিল সব সব নিয়ে নিয়েছে নিয়ে নিয়েছে সব অন্য হাদিসে রয়েছে আল্লাহ মাল্লা জান্নাত ভর্তি হয়েছে জায়গা নেই ভিড় ভাড় দেখলে দূর থেকে কেমন মনে হয় আরাফাই যারা গিয়েছেন ভিতরে হয়তো জায়গা আছে কিন্তু মনে হয় যে না ঢোকা যাবে না দূর থেকে দেখে মনে হয় যে লোকে লোকারণ্য ঢোকা সম্ভব নয় মসজিদে যদি লেট করে জুমা মসজিদে যান যেসব মসজিদে ভিড় হয় আর বাইরেও লোকেরা নামাজ পড়ে মসজিদের ভিতরে বেশ কিছু জায়গা থাকে কিন্তু লোকজন ভাবে যে মসজিদের জায়গা নেই আগেই বাইরে বসতে শুরু করে জায়গা নেওয়া শুরু করে ওই ব্যক্তি জান্নাতে যাওয়ার আগে বলবে আল্লাহ কেমন করে যাব জায়গা তো নেই তোমার নিজের শরীরের জায়গা নয় আর একটা ঘরের সমান জায়গা নয় একটা বাড়ি নয় বরং তোমাকে পৃথিবীর কোন একজন বাদশাহ রাজার কথা নিয়ে নাও কোন একজন রাজা আজকালকার নয় যে জামানায় ছোট ছোট দেশে পশ্চিমারা ব্রিটিশরা আমাদেরকে ভাগ করে দিয়েছে আজকালকার মতো নয় এমন যুগ যখন পূর্ব থেকে পশ্চিম পর্যন্ত রাজত্ব থাকত ওমাইয়াদের খেলাফত আব্বাসী খেলাফত পূর্ব দিকে আফগানিস্তান থেকে শুরু করে পাকিস্তানের বর্ডার থেকে শুরু করে পশ্চিম দিকে আপনার স্পেন পর্যন্ত অ্যাটলান্টিক পর্যন্ত জি এত বিশাল রাজত্ব একজন খলিফা একজন বাদশাহ সামনের দিকে সরে আসেন জায়গা পিছনে একটু কম আছে তো তোমাকে যদি এই রকম কোন পৃথিবীর রাজার সমান বড় জায়গায় দিয়ে দি জান্নাতে তো যথেষ্ট হবে না ও চিন্তা করেছে আমি ঢুকতেই পারবো না আর আল্লাহবাক বলছেন যে পৃথিবীর হ্যাঁ, যে কোনো ওই রকম প্রভাবশালী রাজা যার রাজত্ব দশ হাজার বিশ হাজার কিলোমিটার পর্যন্ত পৃথিবীতে ছিল এইরকম যদি তোমাকে জায়গা দিয়ে দি তো যথেষ্ট হবে না আল্লাহ পাক বলবেন আমাদের অনেকেরই যারা পাঁচ অক্ত নামাজ তারাও ভাবছেন যদি জান্নাতে যার কত পাবো না হয় একটা যেমন রাজ প্যালেস থাকে বা একটা মন্ত্রী ভবন আছে একটা এরিয়া আছে ক্যান্টনমেন্ট এরিয়া আছে দু চার পাঁচ কিলোমিটার নিয়ে এতটি আর হবে হ্যাঁ আমাদের ইমান এত দুর্বল এবং আমাদের এলম এত কমজোর আমাদের জ্ঞানের এত অভাব যে আমরা এইরকমই চিন্তাধারায় রয়েছি আল্লাহ পাক এইরকম বলবেন ফায়াকুল রাজি তো রব্বি তখন বলবে আল্লাহ আমি রাজি কষ্ট পেয়ে পেয়ে এসেছে আর কিছু পেলেই তো রাজি আর দুনিয়ার একজন কোন প্রভাবশালী বাদশার মতো আল্লাহ রাজত্ব দিতে চাইছেন ফায়াকুল্লাকা ঠিক আছে তোমাকে দুনিয়ার এক বিশাল রাজত্বের মতো এক রাজত্বের এলাকা দিয়ে দিলাম শুধু তাই নয় মিস লহু ও মিস লহু ও মিস লহু ও মিস লহু কয়টা মিস লহু বলা হয়েছে এক দুই তিন চার পাঁচবার বলবেন আল্লাহ চারবার তো হইল তারপরে পাঁচবার পাঁচবার যখন বলা হয়ে যাবে তাহলে চারবার আর আগে যে আল্লাহ বলেছেন পাঁচবার হয়ে গেল তাহলে দুনিয়ার এক প্রভাবশালী যার বিশাল রাজত্ব রাজা ওই রাজা রাজত্বের পাঁচ গুণ পাঁচ গুণ দিয়ে দেওয়া হইল তারপরে সে বান্দা বলবে রাজি তো রব্বে আল্লাহ রাজি হয়ে যথেষ্ট যথেষ্ট রাজি হয়ে গেছি খুশি হয়ে গেছি আমি ফয়াকুল হাজ আল্লাহ আমসালিহি সুহান এ তো দিলাম পাঁচ গুণ দুনিয়ার রাজার পাঁচ গুণ হলো আর ওই পাঁচ গুণকে আবার কয় গুণ দেন আরো দশ গুণ তাহলে কত হলো পাঁচ দশে পঞ্চাশ গুণ তাহলে দুনিয়ার কোন বিশাল রাজত্বের মালিক রাজা বাদশাহ রাজত্বের পঞ্চাশ গুণ বেশি বড় রাজত্ব দেওয়া হবে কাকে যে সর্বনিম্ন স্তরের জান্নাতি জাহান নামে জ্বলে জ্বলে জ্বলে তারপরে জান্নাতে গেছি শুধু তাই নয় ওখানে গিয়ে হইতে পারে টেনশনে থাকতে পারেন অনেক বড় বড় শাসক রয়েছেন স্বাস্থ্যের দিক দিয়ে রুগ্ন হ্যাঁ চলতে পারেন না ঠেলা গাড়িতে চলতে হচ্ছে তাই না ঠিক করেন মানে কেন এরকম নড়বড়ে করেছেন বলছেন আল্লাহ পাক রবুল আলমিন হাদিসা কুদ্সি কথা হচ্ছে আল্লাহর সাথে কিন্তু কার কথা হচ্ছে মুসা আলি ইসলামের নবী করিম নকল করছেন ওয়ালাকা মাস্তাহাত নাফসুকা তাইনুকা সেখানে গিয়ে এমন হবে না যে তোমার চাহিদা কিছু হচ্ছে কিন্তু পাচ্ছ না অনেক জমিদার আমাদের জমিদারের ছেলেরা আছে ওই জমিদারি বাড়িতে বাস তো করে কিন্তু অভাব বিভিন্ন রকম অভাব চিকিৎসা করাতে পারে না জমিদারের ছেলেরা আমি এইরকম এক জমিদারের ছেলের সাথে একসাথে শিক্ষকতা করতাম সে ইংলিশের মাস্টার আমি মাদ্রাসার শিক্ষক মদিরা থেকে পাশ করে যাওয়ার পরে তো বড় জমিদারের ছেলে তো প্রায় বসে গল্প স্বল্প হইতো জমিদারি কাজ কারবার কথা শুনতাম যে কেমন ছিল জমিদারি যুগে তো সে শুধু একটি কথা বলতো সেই জামানায় ওই জমিদারের ছেলে বলছে একটা পত্রিকা নেব একটা পত্রিকা আজকাল গেটে গেটে পত্রিকা দিয়ে যাচ্ছে না পত্রিকা নেব তো আমার বাড়ি থেকে প্রায় ৩০ থেকে চল্লিশ কিলোমিটার দূরে পত্রিকা পাওয়া যাবে ওই পত্রিকার জন্য প্রতিদিন গাড়ি করে আসতাম পত্রিকা নিলাম আর গাড়ি থেকে ফিরে যেতাম এইরকম দুনিয়ার সুখ করেছে জমিদার জমিদারের ছেলেরা সেই জমিদারের ছেলে মাত্র দুই হাজার টাকা বেতনে ইংলিশের শিক্ষক রুজির ব্যবস্থা হয় না খাবার ব্যবস্থা নেই ওই পুরনো পাকা বাড়ি জীর্ণ শীর্ণ হয়ে আছে ভেঙে পড়ছে ওই বাড়িতে বসবাস করে তাহলে জমিদারি বাড়িতে বাস করে অভাব মুক্ত নয় অভাব যুক্ত আল্লাহ ফাকরবুল আলমিন জান্নাতে তো এই বিশাল রাজত্ব দেবেন তার সাথে বলবেন ওয়ালাকা মাস্তাহাত নাফসকা তোমার মন সেখানে যা চাইবে তাই পাবে মাস্তাহাত নাফসক গত সপ্তাহে আয় শুনে শুনিয়েছিলাম কোরআন কিম আল্লাহ পাকের সাদ করেছেন কি সুরে ফুসলাতে ওয়ালাকুম ফিহা মা তাস্তাহি আনফুসকুম তোমাদের জন্য জান্নাতে যা তোমাদের মন চাইবে তাই পাবে নিম্ন স্তরের ব্যক্তিকে আল্লাহ পাক তাই বলবেন ওয়ালাকা মাস্তাহাত নফসুকা ওয়ালাজ্জাত আইনকা আর তোমার চোখে যা ভালো লাগে যাতে তোমার চক্ষু ঠান্ডা হয় তাই পাবে তুমি সেখানে ও রাজি তো রব্বি সেই বান্দা যে জাহান্নাম থেকে উঠে এসে বলবে আল্লাহ আমি রাজি হয়ে খুশি হয়ে গেছি কালা রব্বে আল্লাহ মানজেলাতান তারপরে জিজ্ঞাসা করলেন মুসা আলি সাল্লাম যে রব আল্লাহ মানজিল্লা সর্বনিম্ন স্তরের জান্নাতি যে সবশেষে জান্নাত এসেছে সেই যদি এত বিশাল রাজত্ব পায় আর যা মন তাই পাচ্ছে যা চোখে ভালো ধরে তাই পাচ্ছে তাহলে যেই ব্যক্তি উচ্চ স্তরে জান্নাতি হবে আলাহ মানজিলা আদনা মানজিলা হইল নিম্ন স্তরের ব্যক্তি তাহলে জান্নাতের সর্ব উচ্চ স্তর যারা পাবে আপার ক্লাসের জান্নাতি তাদেরকে আল্লাহ কত নিয়ামত দেবেন বলে তো শেষ করা যাবে না তাই সংক্ষেপ করে বলছেন আল্লাহ পাকরবুল আরাধ্য এদেরকে আমি উদ্দেশ্য করেছি এদের জন্য জান্নাত আমি তৈরি করেছি গারাস্ত কারামাতাহম আমি তাদের সম্মান আমি সহস্তে করব নিজ হাতে করব সুহান আল্লাহ তাদের সম্মান তাদের আপ্যায়ন আমি নিজ হাতে করবো আল্লাহ পাক বলছেন ও খাতাম তু আলেহা এবং তার উপর মোহর লাগিয়ে রেখেছি মানে ঘোষণার উপর মোহর লাগানো আছে কোন জিনিস যদি মহল লাগানো থাকে একটা ঘোষণার উপর তাহলে কেউ খুলতে পারে না এদের সম্মানের কথা আমি সম্মানের গাছ লাগিয়ে রেখেছি মানে আমি তাদের সম্মান করব এবং তার উপর মহল লাগিয়ে রেখেছি ফালাম তারা আইনুন সুতরাং তাদেরকে যে কি নিয়ামত আমি দেব কোন চোখে দেখেনি ওয়ালাম তাসনা উজনুন কোন কানে শোনেনি ওয়ালাম ইয়াখতুর আলা কালবে বাসার এবং কোন মানুষের অন্তরে তার উদ্রেক পর্যন্ত হয়নি কোনোদিন স্বপ্নের জগতে কল্পনার জগতে কোনদিন খেয়ালে আসেনি তারপরে নবী করিম সাল্লাহ আলী করছেন যে এর সত্যায়ন মানে এর প্রমাণ এর সমর্থন কোরআনে করিমে রয়েছে আল্লাহ পাকের এ আয়তে ফালা তালামা উফি আলহমিন কোর্রাতে আয়ন জাজা আম্বিমা কানু ইয়ামালুন সুরা সিজদার আয়াত যেই সুরা শুক্রবার দিন ফজর নামাজের প্রথম রাকাতে পড়া নবী করিম সাল্লামের সন্ন্যত এই সন্ন্যত আজকার জামানে উঠে গেছে আজকে দীর্ঘদিন পরে আজকে দীর্ঘদিন পরে ফজর নামাজে যে মসজিদে নামাজ পড়লাম সেই মসজিদে এক ইমাম সাহেব তাও ইমামের অ্যাসিস্ট্যান্ট নায়েবের নায়েব কোন একজন নামাজ পড়ালেন তাতে এই পুরো সুরা শেষ করলেন যদি হয়তো বছর এক বছরের মধ্যে মনে হয় এই সন্ন্যতের আমল করার সুযোগ হয়নি এমন হয়ে এই সন্ন্যতটি উঠেছে সুরায় সাজদা নবী করিম সাল্লাম প্রায় নিয়মিত যদি একবারে মানে প্রতি শুক্রবারে নাও হয় তো প্রায় নিয়মিত বলা যেতে পারে শুক্রবারে প্রথম রাখাতে পড়তেন সুরায় সেজদা আর দ্বিতীয় রাকাতে সুরায় দাহার সুরা ইনসান হালাত আলাল ইনসান হেনুমিনার আজকাল যদি এই শূন্যতের আমল হয় আংশিক কেমন ঐশ্বরাকে ভাগ করে দুই রেখাতে পড়ে গেল আর না হলে ঐশ্বর কিছু অংশ পড়লো অল্প কিছুটা পড়লো কারণ মানুষ দুই দুই রুকু তিন রুকু পড়বে এইরকম আজকালকার মানুষের ধৈর্য নেই তারপরের দিন আর ওই মসজিদে আসবে না ইমাম ইমামরাও বুঝতে পারছে যে মুসল্লির অবস্থা কি কিছু অংশ পড়ল আজকে ওই রকমই প্রথম রাকাতে তো মাসা আল্লাহ এই সন্ন্যতর আমল হলো অর্ধেক সন্ন্যতর আমল হলো প্রথম রাকাতে সুরায় পড়া হলো দ্বিতীয় রাকাতে সুরা ইনসান সুরায় দাহার পড়া হলো না হিজাজুল আর জিলজালাহা তো এই সন্ন্যতগুলির প্রতি আমাদের আমল করা উচিত যেখানে যারা এমামতি করছেন সেখানকার মুসল্লিদেরকে বুঝিয়ে দিতে হবে শিখিয়ে দিতে হবে যে এই সন্ন্যাত সুতরাং শুক্রবারে প্রস্তুত হয়ে আসবো যে আমরা এই সুরাগুলি শুনবো নবী করিম সাল্লাম শুক্রবার দিন এই সুরা নামাজ পড়েতেন সেই সুরার সুরায় সাজদার একটি ফালা তালাম নাফসন কোন মানুষ জানে না কোন ব্যক্তি জানে না মা উফি আল্লাহম যা তাদের জন্য গোপনীয় রাখা হয়েছে লুকিয়ে রাখা হয়েছে আল্লাহ বলছে মিনকুরাতে আয়ন যেসব লুকিয়ে রাখা হয়েছে তাদের জন্য আল্লাহর নিয়ামত জান্নাতে তাতে রয়েছে তাদের হ্যাঁ চক্ষু ঠান্ডা হওয়া চক্ষু শীতল হওয়া জাজা আম্বেমা কানুই আমালুন তাদেরকে এই প্রতিদান কেন দেওয়া হবে বেমা কানুই আমলুন তাদের আমলের সৎকর্মের ভালো আমলের তাহলে ভালো আমল কি জন্য করতে হবে আল্লাহ পাকে আয়তে বললেন হ্যাঁ আল্লাহ সন্তুষ্টির মাধ্যমে জান্নাতে যাওয়ার জন্য কিন্তু বিদাতপন্থীরা সুফিরা এই কোরআনের আয়াতগুলিকে উপেক্ষা করে তারা বলে না জান্নাতের লোভে এমন পর্যন্ত তাদের দুঃসাহসিকতা বেয়াদবি এবং কুফুরি যে জান্নাতের লোভে যেই ব্যক্তি এবাদত বন্দেগী করলো আমল করলো ভালো কাজ করলো মাতা পিতার খেদমত করলো সে শিরিক করলো হাউজবিল্লা যে জাহান্নামের ভয়ে আল্লাহর এবাদত বন্দী করলো পাঁচক্ত নামাজ পড়লো সে শিরিক করলো শয়তানের বহি শয়তান তাদেরকে ওয়াহি করেছে যে জাহান্নামের ভয় করলো তাহলে আল্লাহ ছাড়া অন্যের ভয় হয়ে গেল হ্যাঁ জান্নাতের লোভ করলো আশা করলো তার মানে আল্লাহ কে পাওয়ার আশার সাথে সাথে ও জান্নাতের আশা করে তাহলে শিরিক করে দিল দেখছেন কেমন শয়তানি বুঝ হ্যাঁ শয়তানি বোধ এই হচ্ছে শয়তান মানুষকে এইভাবে বিভ্রান্ত করে অথচ আল্লাহ কোরআনে করিমে কি বলেছে ইন্নাল্লাজিনা আমানু আমেলুস সালিহাত শুরুতে আয়াত পাঠ করেছে নিশ্চয় যারা ইমান নিয়ে এসেছে এবং সৎকর্ম করেছে কানাত লাহম জান্নাতুল ফিরদৌস তাদের জন্য জান্নাতুল ফিরদৌস রয়েছে সেখানে নজলা তাদের আতিথ্য রয়েছে তাহলে ইমান এবং আমল কি জন্য করতে হবে জান্নাতুল ফিরদৌসের জন্য যা জাম বেমা কানু আমালুন তাদের প্রতিদান আমলের আমলের প্রতিদান সহি মুসলিমের হাদিস তারপরে আরেকটি হাদিস শোনাবো এই সম্পর্কে যে নিম্ন স্তরে জান্নাতি সম্পর্কে বড় হাদিস রয়েছে তাতে সাফাতের কথা রয়েছে খুব সংক্ষেপ করে শোনাচ্ছি তারপরে সংক্ষেপ হইল একটু বড় হাদিস আবু রাজি আল্লাহ তালাহন বর্ণনা করেছেন হাদিস সহিবখারিত মুসলিম রয়েছে কালা কালা অনাসন ইয়া রাসুল আল্লাহ কিছু লোকেরা মানে সাহাবাই কেরাম রাজি আল্লাহ তালাহম জিজ্ঞাসা করলেন ইয়া রাসুল আল্লাহ আল্লাহ রাসুল হাল নারা রব্বানা ইয়মাল কেয়ামা আমরা কি কিয়ামতের দিন আমাদের রবকে দেখতে পাবো জিজ্ঞাসা করলেন নবী করিম বললেন যে হ্যাঁ দেখতে পাবে হাল নাফিস শামসে কেমন করে আল্লাহকে দেখব আল্লাহ নূর আর নূর কেমন করে দেখব আর এত লোক আদম আলী সালাম থেকে শুরু করে কেমন পর্যন্ত দশ হাজার পনেরো হাজার বছরের জামানা আর কত লোক এসেছে যা সংখ্যায় বলা মুশকিল এত লোক কি করে দেখবে এক জাত এক সত্তা আল্লাহ পাককে এত লোক কি করে দেখবে একসাথে ভিড় বাড়ে মানুষ মরে শেষ হয়ে যাবে তাই না এরকম ধারণা সামান্য একটা কোন রাজনৈতিক নেতা যে সব গণতান্ত্রিক দেশে আসছে আর তার ভিড় ভাড়ে মানুষ কত কি হচ্ছে হ্যাঁ? কত দেখার জন্য পাগল দেখতে পাচ্ছে না তো যাই হোক যদিও এদের এখানে উদাহরণ দেওয়া খানিকটা আল্লাহ সামনে বিয়াদবি কারণ এরা ফাঁসে শুধু সামান্য বোঝাবার জন্য এই নিয়তে নয় যে এদের এদেরকে দেখার জন্য এদের দর্শনের জন্য যারা ছুটি আসছে তারা কোনো ভালো কাজ করছে তো আমরা কি কিয়ামতে আল্লাহ পাকে দেখতে পাব হ্যাঁ দেখতে পাবে তোমরা তারপরে নবী করিম সাল্লা বলে হাল তো দারুনাফিসামসে লাইসা দুনাহা সাহাব আচ্ছা যদি আকাশে মেঘ না থাকে মেঘলা আকাশ না হয় পরিষ্কার আকাশ আর সে আকাশে যদি সূর্য থাকে সারা পৃথিবীর মানুষ এই সূর্যকে দেখছে এ দেখাতে কোনো অসুবিধা ঘটছে কারো গ্রামের লোক আপন আপন জায়গায় দেখছে কোনো ভিড় হচ্ছে যে সূর্য দেখবো বলে হোড়াহুড়ি শুরু হয়ে গেছে শহরের লোক ঢাকা শহরের লোক যেখানে সবচেয়ে বেশি ঘন মানুষের বস্তি ঘন মানুষের বসবাস সেখানেও মানুষরা আপন আপন জায়গা থেকে যে বাড়িতে আছে বাড়িতে ছাদে আছে ছাদে রাস্তায় আছে রাস্তায় যেখানে যে আছে সূর্যকে দেখছে দেখতে কোনো অসুবিধা হচ্ছে এই একটু এত আর কেনা করছো সূর্য আমাকে দেখতে দাও মনে হচ্ছে নাকি তো সূর্য দেখতে তোমাদের কোন রকমের কষ্ট হয় না কোন রকমের কষ্ট হয় না কোন রকমের ভিড় হয় না কোন রকমের অসুবিধা হয় না কালুলা রসুল আল্লাহ হ্যাঁ, কোনো কষ্ট হবে না কাল হাল তুদারুনা ফিল কামার কোন কোন হাদিসে আগে চন্দ্রের কথা এসেছে তারপরে সূর্যের কথা এসেছে এখানে পূর্বে প্রথম সূর্যের কথা বলা হয়েছে তারপরে চাঁদের কথা আচ্ছা পূর্ণিমার চাঁদ সূর্য দেখতে না হয় ভিড় হয় না কষ্ট হয় না সবাই আপন আপন জায়গায় সূর্য দেখছে পূর্ণিমার চাঁদ সারা পৃথিবীর মানুষ সবাই আপন আপন জায়গা থেকে দেখছে কি কোনো ভিড় ভাড় হচ্ছে কোনো কষ্ট হচ্ছে অসুবিধা হচ্ছে দেখতে যে আমি কিছুটা পেলাম পুরো চাঁদ দেখতে পেলাম না পূর্ণিমার চাঁদ পুরো অংশ আমি দেখতে পেলাম না এমন কিছু হচ্ছে কি আল্লাহ পাক রব্বুল আলমিনের জাতের সামনে সূর্য চন্দ্র আল্লাহ পাকের আদনা সৃষ্টি আদনা মখলুক নিম্ন ক্ষুদ্র মখলুক আল্লাহ পাখির তুলনায় আমার আপনার তুলনায় মনে হচ্ছে সূর্য বিশাল পৃথিবীকে আলোকিত করছে পূর্ণিমার চাঁদ কত বিশাল আল্লাহর সৃষ্টি কিন্তু আল্লাহ পাখের সামনে ক্ষুদ্র সৃষ্টি এদের শামস কুবেরাত আল্লাহর হুকুম হবে সূর্য আলোহীন হয়ে যাবে হাল তো দারুনাফিল কামার বাদর পূর্ণিমার রাতে তোমরা চাঁদ দেখতে গিয়ে তোমাদের কোনো কষ্ট হয় যদি আকাশে মেঘ না থাকে হ্যাঁ আকাশে মেঘ থাকলে দেখা যাবে না কোন রকমের কষ্ট হয় না তোমরা এইভাবে কেয়ামতের দিনে আল্লাহ পাকের দর্শন করবি আল্লাহ পাকের দিদার হাসিল করবে আমাদের দিদার কথাটি খুব মশহুর হয়ে আছে তাই না অনেকে দর্শন চাইতে দিদারই বেশি বুঝছে অথচ দিদার শব্দটি হচ্ছে ফার্সি শব্দ ফার্সির প্রভাব ছিল আমাদের সমাজে কারণ আলেম আলমারা ফার্সি মিডিয়ামে পড়তো চার পাঁচ বছর আগে ফার্সি পড়েছে তারপরে আরবিতে ঢুকেছে হ্যাঁ তারপরে তার আগে ফার্সি ছিল রাষ্ট্রীয় ভাষা মোগল আমলে আদালত হাকিম হ্যাঁ মুনসেফ হ্যাঁ উকিল সব ওই ফার্সি আরবি ফার্সি অথবা আরবি এসব শব্দ তো ফার্সির প্রভাবের কারণে দিদার এলাহি বুঝে মানুষ হ্যাঁ আল্লাহ পাকের দিদার দিদান মানে দেখনা দেখা দিদান মাসদার ফার্সি ভাষার আর ওর মানে হচ্ছে দেখা দর্শন করা দেখা ওখান থেকে দিদার আল্লাহ পাকের দিদার হবে তোমরা আল্লাহ পাকে দেখবে আচ্ছা আমি এখানে একটি কথা বলবো আমাদের দেশে এক শ্রেণীর লোকদের বদ আকিদা আছে মানে ভ্রান্ত আকিদা আছে জনসাধারণের শুধু নয় জনসাধারণ তো তাদের আলেমদের অনুসারী আলেমদের বদ আকিদা আছে ভ্রান্ত আকিদা যে আল্লাহ নিরাকার আল্লাহর আকারই নেই যারা এই ভ্রান্ত আকিদা রাখবে যে আল্লাহর আকারই নেই নির আকার মানে আকার নেই ওর মানে এই না যে আল্লাহকে দেখা যায় না আল্লাহকে দেখা যায় না সবাই আমার ইমান রাখি আল্লাহকে দুনিয়াতে এই চোখ দিয়ে দেখা যায় না আল্লাহ পাক কেমন অজ্ঞাত জানার নেই এ তো একমত কেমন আল্লাহ জানি না কিন্তু আল্লাহর আকার নেই নয় আছে যেসব বিদাতি আলেমরা এবং তাদের অনুসারীরা বলে আল্লাহ নিরাকার আল্লাহ নিরাকার মানে আল্লাহর আকার নেই তো কেমতের দিন আল্লাহকে দেখবে কি করে এ বদ আকিদা নিয়ে যারা মরবে এ ভ্রান্ত আকিদা নিয়ে যারা মারা যাবে তারা নিশ্চয় আল্লাহর দিদার পাবে না কারণ আল্লাহর আকারেই তারা বিশ্বাসী নাই যার সুরত নেই যার আকার নেই তাকে দেখা যাবে বা কি করে যুক্তিতে আসুন যে বিশ্বাস করেন না বেদাতি আলেমরা যে আল্লাহর আকার আছে মানে আল্লাহর আকার নেই তাহলে আল্লাহকে দেখবে কি করে আল্লাহর দেখা থেকে মাহরুম থাকবে জি আকিদা ওয়াসেতিয়ার বিস্তারিত ক্লাস এক বছর হয়েছে মানে এক বছর কি তার বেশি সময় নিয়ে এই আকিদা ওয়াসিতের কিতাব বিশেষ করা হয়েছে বাংলায় তরজমা হয়েছে সেই সময় উল্লেখ করেছিলাম ভাষ্যকারদের কথা যে যারা বলে যে আল্লাহ আকার নেই আল্লাহর চেহারা নেই তার আল্লাহকে দেখবে না কারণ আল্লাহর চেহারা কি তারা অস্বীকার করছে আল্লাহর চেহারা মানে জাত তাদের কাছে চেহারা মানে সত্তা অথচ আল্লাহ কোরআনে কে বলছে ওয়াবকা ও ঝোর আব্বিকা ও ঝোন মানে ফেস চেহারা হয় অঝন মানে হয় মুখমন্ডল হয় না অস্বীকার করবে কোরআনের আয়াতকে যখন আল্লাহর চেহারায় মানবে না তো আল্লাহকে দেখবে না কিন্তু যারা কোরআনের প্রতি ইমান রাখে নবী করিম হাদিসের প্রতি ইমান রাখে আল্লাহ পাকের ওয়াজের কথা কুল্ল সাইন হা লেখুন ইল্লা ওয়াজা কোরআনে করিমে রয়েছে হাদিসে রয়েছে মানে আল্লাহর চেহারা তো আল্লাহ পাকের চেহারা রয়েছে কিন্তু আল্লাহর চেহারা আল্লাহর মতো আমরা জানি না কেমন আমরা জানি না কারণ আল্লাহাক জানান না আমাদেরকে জানিয়েছেন যে আমি আল্লাহ আমি রব তোমাদের আমার চেহারা আছে ব্যাস এতটুকু ইমান রাখতে হবে কেমন এদিকে যাব না কারণ সাহাবাই কেন ওইদিকে জানি তাদের মতো আমাদের ইমান তারা জেনেছেন যতটুকু তার প্রতি ইমান নিয়ে এসেছেন এই হচ্ছে আহলে সুন্নাতল জামাতের সহি আকিদা সুতরাং কারো আকিদায় যদি এরকম ত্রুটি থাকে যে আল্লাহ নিরাকার তাহলে সোজা করে নেন ঠিক করে নেন রাস্তা ঠিক করে নেন রাস্তা ভুল থাকলে গন্তব্য স্থানে পৌঁছা যাবে না রাস্তা ধরেছেন জুবাইলের আর যাবেন বাহরাইন বা যাবেন মাক্কা কেমত হয়ে গেল মক্কা যেতে পারবেন না আপনি উল্টো দিকে আরো দূরেই যেতে থাকবেন কুয়েতে যে ঢুকে যাবেন জুবাইল খাবজি হয়ে কিন্তু মক্কা কোনদিন ফিরতে পারবেন না তারপরে সংক্ষেপ করছি হাদিসটা হাত্তা ইজা ফারাক আল্লাহ মিয়াল কাজাই বাইনা ইবাদি আল্লাহ পাক কিয়ামতের মাঠে যখন বান্দাদের মাঝে ফায়সালা শেষ করবেন বিচার শেষ করবেন ও আরাদা ইউখরেজা মিনান নান মান আরাদা ইউখরেজ জাহান্নামে জাহান্নামীরা অনেকে চলে গেছে মানে মুসলিম অনেক জাহান্নামী জাহান্নামে চলে গেছে পাপিরা মুসলিম পাপি যারা ফাসেক তার মানে জাহান্নামে কাফের মুশ্রিক তো যাবেই নাস্তিক তো যাবেই হ্যাঁ ইহুদি খ্রিস্টান জালেমরা তো যাবেই কিন্তু মুসলিমদের মধ্যে যারা ফাসেক জালেম বিদাতি তারাও যাবে মুসলিমদের মধ্যে দুই শ্রেণী লোক জাহান নামে যাবে এক হচ্ছে আমলের দিক দিয়ে যাদের ত্রুটি ফাসেক আর এক হচ্ছে আকিদার দিক দিয়ে যাদের ত্রুটি অর্থাৎ বিদাতি এই দুই শ্রেণী লোক জাহান নামে যাবে আর যারা আকিদার ক্ষেত্রে তাদের আকিদা শুদ্ধ মানে বিদাতি আকিদা রাখে না কোরআন সন্ন্যার আকিদা বিশ্বাস রাখে এবং আমলের ক্ষেত্রে তাদের ত্রুটি নেই কাবিরা গোনা নেই ফাঁসেকি নেই চুরি নেই ডাকাতি নেই বেমানি নেই সুদ নেই ঘুষ নেই আত্মসাত নেই খুন নেই সন্ত্রাস নেই ইত্যাদি তো এরা ইনশা আল্লাহ তালা জান্নাত যাবে তাহলে মুসলিম ওম্মাতের মধ্যে দুই শ্রেণীর লোক আল্লাহর এই জাহান নামে প্রবেশ করবে কারা এক হচ্ছে কি বললাম হ্যাঁ? ফাঁসেকরা আর বিদাতিরা যদিও বিদাত ফাঁসে কি কাজ কিন্তু মানুষের বোঝার জন্য দুই ভাগে ভাগ করা যেতে পারে যে এক শ্রেণীর লোক আছে বিদাত করে না ও মাজার টাজারে যাই না ওই সব মিলাদ টিলাদ ওইসব করে না কিন্তু সুদ খায় ঘুষ খায় জামাতে হাজির হয় নামাজে নামাজ পড়ে না যদি বেনামাজি হয় তাহলে তো শেষ ও তো কাফেরদের সারিতে অকানা মা কারুন ও বলেছেন কিয়ামতের দিনে কারুন ফিরাউন সাথে চিরকালের জাহান্নাম এটি হচ্ছে সহি আকীদা সুতরাং আপনি জাহান্নাম থেকে বাঁচাতে চান আপনাকে আপনার পরিবারকে আত্মীয় স্বজনকে তাহলে তাদেরকে দাওয়াত দেন যে নামাজ পড়ে কমের পক্ষে মুসলিম হইতে হবে নামাজ কমের পক্ষে পড়ে নেওয়ার পরে যদি কোনো পাপ থাকে তাহলে তার কাপড়া গোনা খাতা মাফ হইতে পারে আল্লাহ সুযোগ দিয়েছে কিন্তু তবা করে এখনো সংশোধন করে পাঁচ অক্ট নামাজি হইতে হবে তো আল্লাহ পাক যাদেরকে ইচ্ছা করবেন জাহান্নাম থেকে এখন বের করবেন ও আরা দাঁড়িয়ে যাবেন আর না রে মানে আরা দাঁড়িয়ে যাকে ইচ্ছা করবেন এই শ্রেণীর লোককে যারা ঘুষ করছিল জাহান্ন থেকে উঠানো হোক যারা এই অন্যায়গুলি করেছে তাদেরকে জাহান্নাম থেকে উঠানো হোক যারা ফিল্ম দেখেছে নগ্নকরা ছবি দেখেছে তাদেরকে উঠানো হোক যারা জেনা করেছে জাহান্নামে হাজার হাজার লক্ষ লক্ষ বছর জ্বলবে কিন্তু তাদের ইমান আছে নামাজ আছে তারা শির কুফুরি করেনি কোনোদিন জাহান্নাম থেকে উঠবে এইভাবে আল্লাহ ফাকরবুল আলমিন নির্ধারিত করে দিবেন যে এই শ্রেণীর লোক শ্রেণী নির্ধারিত করে দিবেন এই এই শ্রেণীর লোকগুলিকে জাহান নাম থেকে উঠানো হোক ফেরেস্তাদেরকে হুকুম হবে ধীরে ধীরে ধীরে মোমেন মোমেনাত জাহান নাম থেকে জ্বলে জ্বলে ফাঁসেক আর বিদাতিরা নামাজি ছিল তহিদ ঠিক ছিল বড় শির করেনি কিন্তু বিদাত করেছে তাহলে জাহান নামে যাবে কিন্তু জাহান নাম থেকে উঠবে মিম্মান কানা ইয়াসাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ ওই সব লোকদের মধ্য থেকে যারা শাহাদাত দান করেছে অন্তর থেকে সাক্ষী দিয়েছে আল্লাহ ছাড়া কেউ আমার সত্য মাবুদ নেই আমার মাবুদ আল্লাহ আমার উপাস্য আল্লাহ আর এর দাবি পূরণ করেছে কমের পক্ষে নামাজের মাধ্যমে কারণ নবী করিম নামাজ সম্পর্কে যে হাদিসগুলি রয়েছে সেটা স্পষ্ট করে যে কলমার প্রথম দাবি হচ্ছে পাঁচক্ত নামাজ দিয়ে প্রমাণ করা যে আল্লাহ আমার কলমার যে সাক্ষী মোনাফিকি সাক্ষী না এটা অন্তরের সাক্ষী অন্তরের কথা বলছি মুখ দিয়ে আর যেই ব্যক্তি নামাজ পড়ল না সে মোনাফেকদের মতো সাক্ষী যেমন মোনাফেকরা বলতো ইদা আকাল মোনাফেক আল্লাহ আলম ইন্নাকাল রসুল আল্লাহ ইয়াসাদ ইন্নাল মুনাফিকিনা লাকাজেবুন তো যারা বলে আমরা তো কলমা পড়া মুসলমান নামাজ পড়ে না তা ইন্নাল মুনাফিকিন আল্লাহ কাজেবুন নবী করিম যদি বলেন ফজর নামাজ আর কোন নামাজে এশার নামাজ দুইটি নামাজ যদি ভারী লাগে তাহলেই মুনাফিক হয় তিলকা সলাতুল মোনাফিকিন তিলকা সালাতুল মোনাফিকিন যারা বিলম্ব করে আসর নামাজ পড়ে মাগরেবের একটু আগে আধা ঘন্টা আগে ঘুমটুম বাংলো ভোগ বিলাস করে খেলাধুলা করে বাজার টাজার করে পাঁচটা সাড়ে পাঁচটা এখন ছয়টা বেলা ডুববে পাঁচটার পর নামাজ পড়ছে তিলকা বলেন আর ভারী নামাজ এশার নামাজ ফজর নামাজ যারা জামাতে আসে না জামাতে নামাজ পড়তে আসে না তাদেরকে মোনাফিক যদি বলা হয় তাহলে ওই যে কামু এলা সলাতে কামু কোসালা নামাজে দাঁড়াইলে অলসতার সাথে গাফিলতির সাথে দাঁড়ায় তাড়াহুড়া করে নামাজ শেষ করে এগুলি যদি মোনাফিকে লক্ষ্য নয় তো যারা একেবারে নামাজ পড়লো না পাঁচক তো তারা কি খাঁটি মুনাফে মুখে বলছে যে আমরা কলেমা ইলাহিল্লাহ বিশ্বাসী কিন্তু কাজ দিয়ে প্রমাণ করে না যে আমি সত্যি মুসলিম আমি সত্যিকার অর্থে মুসলিম আমি মুসলিম প্রমাণ করতে যে আমি মুসলিম দেখো আমার প্রমাণ আছে পাঁচ অক্টোবর মসজিদে হাজিরে দিচ্ছি আমার অ্যাটেন্ডেন্স ঠিক আছে এটা হিন্দুকে উঠাইলাম না এটা মুসলিমকে উঠাইলাম না এটা ইহুদিকে উঠাইলাম না এটা খ্রিস্টানকে উঠাইলাম না এটা জৈন জৈন বৌদ্ধকে উঠালাম না এটা শিখকে উঠাইলাম দাড়ি দেখে তো শিখেরও দাঁড়িয়ে আছে দাঁড়িয়ে দেখে তো কালমার্কসের মার্কসের দাড়ি ছিল দাঁড়িয়ে দেখে তো এহুদিদের দাঁড়িয়ে আছে না তাহলে দাঁড়িয়ে দেখে উঠানো হবে না কি দেখে উঠানো হবে তার মানে এনে যে দাঁড়িয়ে রাখবেন না দাঁড়িয়ে রাখতে হবে হ্যাঁ দাঁড়িয়ে রাখতে হবে কিন্তু দাঁড়িয়ে দেখে শুধু উঠানো হবে না কারণ অন্যদেরও দাঁড়িয়ে আছে বা ছিল কি দেখে কপালের এই দাগ দেখে শেষদার দাগ ফেরেস্তারা চেন ফায়ারে ফুনাহম এদেরকে চেনবেন যে এরা মুসলিম বে আলামাতে আসারি সুজুদে শেষদার আলামত লক্ষণ দেখে শেষদা করেছে তাহলে কাদেরকে ওঠানো হবে জাহান্নাম থেকে কোন মুসলিমদেরকে নামাজি মুসলিমদেরকে বেনামাজি মুসলিমের শেষদার লক্ষণ এখানে নেই সুতরাং বেনামাজি মুসলিমকে জাহান্নাম থেকে ওঠানো হবে না আল্লাহ পাক তাই বলেছেন সুরাতুল মুদাসের তাই না মা ফি সাকার কালু নাম মিনাল মুসাল্লিন তাই না জাহান নামে কেন প্রথম জবাব হবে আমরা নামাজ পড়তাম না তারপরে বলা হয়েছে এদের জন্য সুপারিশকারী সুপারিশও কোনো কাজে আসবে না সুপারিশ হবে না এদের জন্য একথা ভাববেন না যে নামাজ না পড়ে আল্লাহ গাফুর রহিম আর আমার প্রিয় নবী তো আছেন সাফাত করবেন আর যদি বিদাতি আকিদা এই জয়ীফ জালের পপুর আকিদা থাকে তো আমার বংশে তো একটা হাফেজ আছে তাই না বংশে তো আলেম আছে আমি তো আলেমের ছেলে হুজুরের ছেলে আমি তো আলেমের ভাই চলবে ফামাতান জন্য সাফাত হবে না কোনো সাফাত হবে না স্পষ্ট হাদিস এর পরেও কি বেনামাজি থাকতে পারে আবার আশাও করতে পারে আমি জানাতে যাব আমি মুসলিম না সিজদার লক্ষণ দেখে ফেরেস্তাগন তাদেরকে চিনতে পারবেন যে এরা মুসলিম সুতরাং এদেরকে উঠাও এদেরকে জাহান্নাম থেকে উঠাও হারাম করেছেন আগুনের উপর জাহান্নামের সুহান আল্লাহ জাহান্নামের আগুনের উপর হারাম করেছেন যে সেজদার জায়গা যে জায়গাটুকু কপালের সেজদা করেছে তা জ্বালাতে পারবে না ভক্ষণ করতে পারবে না হারাম আল্লাহ হারাম করেছে আদম আদম সন্তানের মিন আদম সুজুদ সেজদার লক্ষণ বা সেজদার আলাম ও সেজদার জায়গাকে ভক্ষণ করা সেজদার জায়গা জ্বালিয়ে শেষ করতে পারবে না জ্বালাতে পারবে না শরীরে সব জায়গায় চলে গেছে সব শেষ হয়ে গেছে কিন্তু সেজদা করেছে যে কপালে এটা আপন অবস্থায় আছে এই দেখে আল্লাহ পাকে ফেরিস্তাগণ চেনে নেবেন যে না এদেরকে উঠাইতে হবে তাদেরকে উঠাবেন ফেরিস্তাগণ এমন অবস্থায় যে তারা জ্বলে জ্বলে ছায়ের মতো হয়ে গেছে কয়লার মতো হয়ে গেছে ইমতেহাস বলা হয় ছাই হয়ে যাও বা কয়লা হয়ে যাও ছাই কয়লার মতো হয়ে গেছে এখন কেমন করে মানুষ আসল রূপে ফিরে আসবে বলছেন নবী করিম তাদের ওপর একরকম পানি ঢালা হবে সেই পানির নাম হচ্ছে ইয়োকালুল্লাহ মাউল হায়াত যে পানির নাম আরবি ভাষায় মাউল হায়াত মানে জীবনের পানি আর আমাদের দেশে এই নামে এক ধরনের ওষুধ পাওয়া যায় আবে হায়াত শুনেছেন না শোনেননি আবে হায়াত আব মানে পানি ফার্সি ভাষা হ্যাঁ আর হায়াত মানে হচ্ছে জীবন জীবনের পানি মানে এমন পানি আল্লাহ ঢালবেন আল্লাহর ফেরেস্তারা ঢালবেন যাতে সঞ্জীবিত হয়ে উঠবে হ্যাঁ। সতেজ হয়ে উঠবে ওই কপালটুকু আছে সেজদার জায়গাটুকু আছে এখন শরীর খুব সুন্দরে উঠেছে অথচ ছাই হয়ে গেছিল কয়লার মতো আমাদের সে কাঠকে জ্বালান তো মোটা কাঠকে জ্বালিয়ে জ্বালিয়ে শেষ হয় না তখন কয়লা হয়ে থাকে হ্যাঁ কয়লা হয়ে পড়ে আছে তো এরকম হয়েছিল এখন আপন রূপে আসছে ফিরে আসছে আবে হায়াত পাওয়ার পরে সুহান এ আবে হায়াত আল্লাহ পাকরবুল আলমিনের আবে হায়াত ঢালা হবে তাদের উপর ফায়াম্বতুন তারা উদ্গত হবে মানে তারা সঞ্জীবিত হবে সতেজ হবে এখন তারা গজিয়ে উঠবে কেমন ভাবে গজিয়ে উঠবে ওই মানুষগুলি জাহান নামে জলা মানুষগুলি যেমন বলছে বন্যা সাইল বলা হয় বন্যাকে পুরাতন ভাষায় আরবি ভাষায় সাইল বলে বন্যাকে আজকাল ফায়জান বলা হচ্ছে ফায়দান বন্যার স্রোত যে বয়ে গেছে তখন কোন কোন জায়গায় দেখবেন গর্ত হয়ে গেছে সেখান দিয়ে স্রোতের সাথে পানি বয়ে গেছে পানি যে বয়ে গেছে পানি বয়ে যাওয়ার পরে জায়গাগুলি যখন শুকিয়ে যায় একটু কাদা কাদা হয়ে আছে আর শুকাতে যাচ্ছে দেখবেন বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন শস্য বা দানা বা কোনো বীজ এসে পড়েছে হ্যাঁ দুই পাশে লেগে গেছে বা পানি চলে গেছে সাইডে ওই বীজগুলো থেকে গেছে তারপরে দু চার দিন পরে কি হয় বীজ থেকে গাছ গজিয়ে উঠে গাছ গজিয়ে উঠে যেমন ওই গাছগুলি দুর্বল হয়ে গজিয়ে উঠছে ওই রকম ভাবে আবে হায়াত পানি পাওয়ার পরে জাহান জাহান্নামীদের শরীর যেন গজিয়ে উঠছে নতুন করে সুফান এই দেখে আল্লাহ পাকে ফেরিস্তাগঞ্জ চেনে নেবেন যে না এদেরকে উঠাইতে হবে রেজুন হিসু তাদেরকে উঠাবেন ফেরিস্তাগণ এমন অবস্থায় যে তারা জ্বলে জ্বলে ছায়ের মতো হয়ে গেছে কয়লার মতো হয়ে গেছে ইমতেহাস বলা হয় ছাই হয়ে যাও বা কয়লা হয়ে যাও ছাই কয়লার মতো হয়ে গেছে এখন কেমন করে মানুষ আসল রূপে ফিরে আসবে বলছেন নবী করিমিসাল্লাম তাদের ওপর এক রকম পানি ঢালা হবে সেই পানির নাম হচ্ছে ইকালুল্লাহ মাউল হায়াত যে পানির নাম আরবি ভাষায় মাউল হায়াত মানে জীবনের পানি আর আমাদের দেশে এই নামে এক ধরনের ওষুধ পাওয়া যায় আবে হায়াত শুনেছেন না শোনেননি আবে হায়াত আব মানে পানি ফার্সি ভাষা হ্যাঁ আর হায়াত মানে হচ্ছে জীবন জীবনের পানি মানে এমন পানি আল্লাহ ঢালবেন আল্লাহর ফেরেস্তারা ঢালবেন যাতে সঞ্জীবিত হয়ে উঠবে সতেজ হয়ে উঠবে ওই কপালটুকু আছে শেষদার জায়গাটুকু আছে এখন শরীর খুব সুন্দরে উঠেছে অথচ ছাই হয়ে গেছিল কয়লার মতো আমাদের সে কাঠকে জ্বালান তো মোটা কাঠকে জ্বালিয়ে জ্বালিয়ে শেষ হয় না তখন কয়লা হয়ে থাকে হ্যাঁ কয়লা হয়ে পড়ে আছে তো এরকম হয়েছিল এখন আপন রূপে আসছে ফিরে আসছে আবে হায়াত পাওয়ার পরে সুহান এ আবে হায়াত আল্লাহ পাকরাবুল আলমের আবে হায়াত ডালা হবে তাদের উপর ফাই তারা উদ্গত হবে মানে তারা সঞ্জীবিত হবে সতেজ হবে এখন তারা গজিয়ে উঠবে কেমন ভাবে গজিয়ে উঠবে ওই মানুষগুলি জাহান নামে জলা মানুষগুলি যেমন বলছে বন্যা সাইল বলা হয় বন্যাকে পুরাতন ভাষায় আরবি ভাষায় সাইল বলে বন্যাকে আজকাল ফায়দান বলা হচ্ছে ফায়দান বন্যার স্রোত যে বয়ে গেছে তখন কোন কোন জায়গায় দেখবেন গর্ত হয়ে গেছে সেখান দিয়ে স্রোতের সাথে পানি বয়ে গেছে পানি যে বয়ে গেছে পানি বয়ে যাওয়ার পর জায়গাগুলি যখন শুকিয়ে যায় একটু কাদা কাদা হয়ে আছে আর শুকাতে যাচ্ছে দেখবেন বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন শস্য বা দানা বা কোনো বীজ এসে পড়েছে হ্যাঁ দুই পাশে লেগে গেছে বা পানি চলে গেছে সাইডে ওই বীজগুলো থেকে গেছে তারপরে দু চার দিন পরে কি হয় বীজ থেকে গাছ গজিয়ে উঠে গাছ গজিয়ে উঠে যেমন ওই গাছগুলি দুর্বল হয়ে গজিয়ে উঠছে ওই রকম ভাবে আবে হায়াত পানি পাওয়ার পরে জাহান্নামীদের শরীর যেন গজিয়ে উঠছে নতুন করে সুফান এখন আসছে ওই যে সর্বনিম্ন স্তরের ব্যক্তি একজন ব্যক্তি জাহান নামের দিকে মুখ করে আছে বড় অপরাধীদের চোখ বেঁধে দেওয়া হয় জানেন কিনা আপনারা জানেন চোখ বেঁধে দেওয়া হয় আর হাতে পায়ে বেড়ি লাগানো আছে তারপরে হ্যাঁ তাদেরকে যেদিকে মানুষজন আছে ওই দিকে করে রাখা হয় না উল্টো করে রাখা উল্টো করে রাখা হয় যাতে দুনিয়ার কোনো কিছু দেখতে না পায় কোথায় নিয়ে যাওয়া যাওয়া হইলো কোথা থেকে নিয়ে আসা হইলো কি করা হইলো কিছু না তো <clears throat> এই ব্যক্তি এই অপরাধী সবচেয়ে বড় অপরাধী এই উম্মতের সর্বনিম্ন স্তরের ব্যক্তি নিকৃষ্ট ব্যক্তি সুদ খেয়েছে ঘুষ খেয়েছে খুন করেছে জেনা করেছে কিন্তু তৌহিদ ঠিক আছে আগে বলেছি শুরুতে বলবেন না মুশরেক নাই কবর পূজারি নাই মাজার পূজারি নাই এই ব্যক্তি মুখ বেলুন বজি আলান্নার জাহান্নার দিকে মুখ করে রাখা হয়েছে বলবে আল্লাহ আর পারছি না জাহান্নাম দিকে মুখ করে থাকতে আর পারছি না কাদ কাসাবানি রিহোহা ও আহরাকানি এই জাহান্নামের তাপে আমি ধ্বংস হয়ে গেলাম ও আহরাকানি জাকাওহার এর শিখায় আমি জ্বলে সর্বনাশ হয়ে গেলাম জ্বলে শেষ হয়ে গেলাম আমি আল্লাহ আমি বেশি কিছু চাই না আমার মুখটা জাহান নামের দিক থেকে জান্নাতের দিকে ফিরিয়ে দাও ব্যাস জান্নাতের দিকে ফিরিয়ে দাও ফালাইয়াজ আদুল্লাহ আল্লাহর কাছে দোয়া করতে থাকবে আল্লাহ আল্লাহ রব রব ডাকতে থাকবে ফালাইয়াজ আলু বলবেন যে তোমাকে যদি এতটুকু দিয়ে দিই তো তুমি এতে কিন্তু থামবে না তারপরে তোমার লোভ বেড়ে যাবে হ্যাঁ লোভ বেড়ে যাবে কোন লোক খুব ভিড় ভাড় আছে যদি একটু বসতে দেন একটু পরে শোয়ার চেষ্টা করবে কিছু লোকের স্বভাব এরকম আছে নিজে বসতে পান না কোন রকম দিলেন বসতে তো একটু ভাই একটু সেটি শুটে বসেন না ও তখন একেবারে এরকম বসবে বিশেষ করে মোটা মানুষ হলে আর যদি আপনি যদি পাতলা মানুষ হন তো আপনার জন্য বিপদ করে দিই ওকে একটু জায়গা নামাজ পড়ার জন্য দিলে নামাজ নামাজ পড়ে বাবা আসলে এরকম করে যেমন কিছু লোকেরা এরকম আছে ও চিন্তা করলো যে এহসান করলো তো একটু জানবা চাই কমজোর মানুষ ওর যদি চাপ দিত কি করে থাকে লুটি তো আল্লাহ পাক বলছেন যে তোমাকে যদি এটা দিয়েই দিই মানে তোমার মুখটা যদি জান্নাতের দিকে ফিরিয়ে দিই জাহান্নামের দিক থেকে তো আনতা সালিনা গাই রাখো এরপরে আবার চাইতে থাকবে চাইতে থাকবে তুমি ফায়াকুল্লাহ না না আর চাইব না আল্লাহ তোমার ইজ্জতের কসম করে বলছি আল্লাহ তোমার মর্যাদার কসম করে তোমার ইজ্জতের কসম করে বলছি শপথ করে বলছি এর বেশি আর কিছুই না আল্লাহাক বলবেন জাহান্নামের দিকে মুখটা এর জান্নাতের দিকে ফিরিয়ে দাও সোম্মায়াকুল বাদা লেখা একটু পরেই কিছুক্ষণ হয়েছে বলে ইয়া রব্বে হে আল্লাহ হে রব কর্রেবনি ইলা বাবিল জান্না জান্নাত দেখছি অনেক দূরে অনেক দূরে জান্নাত এই জান্নাতের তো খুশবু পাই না আর জান্নাতের যে মনোরম বাতাস আর শান্তি সেই শান্তিও পাচ্ছি না তো আল্লাহ একটু জান্নাতের দরজার কাছে করে দাও জান্নাতে এখনো জান্নাত চাইনি জান্নাতের দরজার একটু কাছে করে দাও যাতে একটু ভালো হাওয়া বাতাসটা পেতে পাই পেতে থাকি ফায়াকুল ও সাকাত জামতা আল্লাহ তাস আলানি গাইরা আল্লাহ পাক বলবেন তুমি একটু আগে বললে না যে এর বেশি কিছু চাইব না আল্লাহ শুধু মুখটা ফিরিয়ে দাও ওয়াইলা ইবনা আদম মা আগদারাকা হে আদম সন্তান তোমার দুর্ভোগ তোমার সর্বনাশ তুমি কত গাদ্দার গো মা আগদারাক কত তুমি বিশ্বাসঘাতক এখনই চুক্তি করলে ওয়াইজাতে তোমার ইজ্জতের কসম আল্লাহ পাক আর কিছু চাইবো না আর কিছু চাইবো না কত কাদ্দার তুমি মাগ দাঁড়াক তাজ্জুবের সেগাই থেকে বলে যারা গ্রামার বুঝে তাদেরকে মাগ দাঁড়াক নিরাশ হবে না যে একবার যখন মুখটা ফিরিয়ে দিয়েছে তারও কিছু পেতে পারি মনে হয় রহমত হবে ইন্না রহমতি হ্যাঁ সাবাকাত আলা নবী করিম সাল্লাম ইরশাদ করেছেন আল্লাহ পাক ইরশাদ করেছেন হাদিসে কুদ্সি নিশ্চয় আমার রহমত আমার ক্রোধ আমার রাগের ওপর কি হয়েছে প্রাধান্য পেয়েছে প্রাধান্য পেয়েছে আল্লাহর রহমত আল্লাহর গজব চাইতে বেশি কিন্তু রহমতের আশা আমল করি করতে হবে আর যখন বার্ধক্যে পৌঁছে যাবেন অসুস্থ হয়ে যাবেন তখন রহমতের বেশি বেশি আশা করতে হবে অসুস্থ থাকবেন তখন রহমতের আশা বেশি করবেন শেষ জীবনে রহমতের আশা করবেন কিন্তু কালে আল্লাহর রহমত অনেক আছে সুতরাং পাফিলিম দেখি বদমাইশি করি হারাম খাই হারাম উপার্জন করি নামাজ পড়বো পরে না তা চলবে না আল্লাহর গজবের ভয় করতে হবে আল্লাহর গজবের ভয় করতে হবে তারপরে দোয়া করতে ফালাই আজান হতো আল্লাহর কাছে দোয়া করতেই থাকবে দোয়া করতে আল্লাহ পাক বললেন আচ্ছা ঠিক আছে তোমাকে যদি জান্নাতের দরজার কাছে করেই দিই তো তারপর আরো কিছু চাইতে শুরু করবে তুমি কারণ তোমার স্বভাব বুঝতে পারছি ফায়াকুলো সেই বলবে না আর চাইব না ওয়া থেকে আল্লাহ তোমার ইজ্জতের কসম করে বলছে শপথ করবে আর শপথ ভঙ্গ করবে লাস আল্লাহ এর ছাড়া আর কিছু না আল্লাহর সাথে করে প্রতিশ্রুতি করবে ওয়াদা করবে চুক্তি করবে আর চুক্তি ভঙ্গ করবে আল্লাহ আল্লাহ আল্লাহ আর কিছু না আল্লাহ আল্লাহ আর না আল্লাহ আল্লাহকে ধরবে একেবারে কায় মনে বাবিল জান্না আল্লাহ পাক তখন জান্নাতের দরজার কাছে করে দেবেন ফেরিস্তাদের ঠিক আছে ধাক্কা দিয়ে জান্নাতের দরজায় গড়িয়ে দাও পৌঁছে দাও জান্নাতের দরজার কাছে ফাইদা রা মাফিহা জান্নাতের দরজায় গিয়ে দেখতে পাচ্ছে উফ আমরা দেশে যখন এয়ার কন্ডিশন দেখিনি এসি দেখিনি প্রথম এক বিরাট হোটেল আর হোটেলের গেটের পাশ দিয়ে হেঁটে যাচ্ছে আমার জীবনের কথা বলছি গ্রান্ড হোটেল সম্ভবত নাম কলকাতার হোটেল প্রথম গেছি ওই কালে যেই কালে ওই মাদ্রাসার স্কুলের ছাত্ররা মিছিল টিছিলে যেত না ফিরিতে ওই ফিরি যাওয়া সে ছাত্র জীবনে হয়তো বয়স হয়তো ষোলো সতেরো এরকম ছিল তখনকার কালের কথা বলছি প্রথম গেছি এসি শনি এসি এসি না দেখেছি না এসি ঠান্ডা কেমন লাগে তা পেয়েছি তো দরজার পাশ দিয়ে হেঁটে যাচ্ছি রোড দিয়ে হেঁটে যাচ্ছি কিন্তু হোটেলের ঠান্ডা বাতাস রোড পর্যন্ত আসছে তখন এত ঠান্ডা কেন এখানে আর রোডের উপরে এখানে কেন ঠান্ডা এতক্ষণ খুব গরম লাগছিল গেমে আর এখানে ঠান্ডা কেন হোটেল হচ্ছে ফাইভ স্টার হোটেল এখান থেকে ওই এসির বাতাস আসছে তো আল্লাহ পাকের এই নিয়ামত জান্নাতের নিয়ামত যখন দেখতে পাবে জান্নাতের দরজা থেকে আর জান্নাতের দরজা মানে তো এর আগে বলা হয়েছে প্রথম বক্তব্যে জান্নাতের দরজা সম্পর্কে বলেছি হ্যাঁ জান্নাতের দরজা মানে এই নয় যে দুনিয়ার কোনো ফাটক দুনিয়ার কোনো রাজ প্যালেসের দরজা আল্লাহ আকবর জান্নাতের দরজা বিশাল দরজা তো যখন দেখতে পাবে জান্নাতের নিয়ামত গুলিকে তো কিছুক্ষণ তো চুপ থাকবে কি করে বলবো এত তাড়াতাড়ি লজ্জাও লাগে সাকাতা মাসা আল্লাহ ইয়াসকত কিছুক্ষণ চুপ থাকবে সোম্মা তারপরে বলবে রব্বে আদ খেলনি জান্না আল্লাহ একটু জান্নাতে যদি দাখিল করে দিতে বেশি না একটু আল্লাহ তুমি জান্নাতে দাখিল করে দাও সুম্মাইয়া কুলো আল্লাহ পাক বলবে আওয়ালাইসা কাদ জামতা তুমি কি বলনি আল্লাহ তাস আলানি গায়রা এরপর আর কিছু চাইবো না আল্লাহ জান্নাতের দরজার কাছে পৌঁছে দাও শুধু বাইরেই রাখো বাস আর কিছু চাইবো না বলনি ওয়াইলাকাইয়াবনা আদম আদম সন্তান তুমি তো খুব খারাপ মানুষ মা আগদা রাখা কত বড় গাদ্দারি তোমারা তখন বলবি আল্লাহ আল্লাহ তাজা আলনি আশকা কা তোমার সৃষ্টির একেবারে আমাকে নিকৃষ্ট বানিয়ে দিও না এত হতভাগা করে দিও না আল্লাহ যে জান্নাতের দরজায় পৌঁছে গেছি আর জান্নাত দেখতে পাবো না জান্নাতের ভিতরে যেতে পাবো না এত হতভাগা একবার বদবাখত বানিয়ে দিও না আশকা মানে বদবাখত শাকিউন ও সাঈদ আল্লাহ পাক বলছেন যে কিয়ামতের দিনে হাসরের মাঠে বিচার দিবসে মানব জাতি দুই ভাগে ভাগ হবে এত ধর্ম কর্ম থাকবে না তখন আর এত দলও থাকবে না না রাজনৈতিক দল থাকবে না ধর্মে এত ফিরকা থাকবে কিছু থাকবে না আল্লাহ পাক বলছেন দুই ফিরকা হবে হ্যাঁ? ফামিন হোম শাকিউন ও সাঈদ এক দল হবে বদবাখ শাকি হতভাগা বদনসিব আর ওসাইদ আর ভাগ্যবান হবে নেক বখত যাদেরকে বলা হয় ফার্সি ভাষায় সৎ লোক হবে যারা যারা ভাগ্যবান হবে জান্নাতি হবে দুই ভাগ আল্লাহ পাক হাসরের মাঠে মানুষকে ভাগ করে দেবেন জান্নাতি এবং জাহান্নামি ফারিকুন ফিল জান্নাতি ও ফারিকুন ফিস সাইদ একদল জান্নাতি যারা সাইদ ভাগ্যবান এবং ফারিকুন ফিস সাইর একদল জাহান্নামে যারা হচ্ছে সাকি বদবখত বা বদনসিব হতভাগা আল্লাহ আমাকে এত নিকৃষ্ট তোমার সৃষ্টি নিকৃষ্ট বানিয়ে দিও না আল্লাহ যে আমি জান্নাত দেখেও জান্নাতে যেতে পারবো না আল্লাহ তুমি সুযোগ দাও ফালাইয়াজাল ইয়াদ উদুয়া করতেই থাকবে আল্লাহর কাছে কানতেই থাকবে আল্লাহর কাছে ডাকতেই থাকবে আল্লাহকে হাত আল্লাহ পাক হেসে দেবেন সুহান আল্লাহ পাক হেসে দেবেন আল্লাহর হাসা আল্লাহর মতো এটিও আল্লাহর এমন গুণ যে ভাবেন না আল্লাহ হেসে দেবেন মানে আমাদের মতো দেখেন আমরা হাসি যখন তার আমাদের শরীর হালকা হয়ে যায় অনেকে ব্যালেন্স লেস হয়ে যান হাসার সময় কেন লুটিয়ে পড়ে এত হাসা হেসেছে আর বসে থাকতে পারছেন না দেখেছেন না দেখেননি ছোট বাচ্চাদের হাসি দেখবেন হাসতে হাসতে গোড় দিতে শুরু করেছে তো মানুষ এত দুর্বল এত কমজোর জাতি যে হাসলে তার শরীর হালকা হয়ে যায় হ্যাঁ এমনকি বড় বড় বড় ব্যক্তি সম্মানিত ব্যক্তি শ্রদ্ধীয় ব্যক্তি খুব জ্ঞানীগুণী ব্যক্তি যদি বেশি হাসে অট্ট হাসি তাহলে তার আর ব্যালেন্স থাকে না তখন তার এই জন্য নবী করিম সাল্লাম শুধুমাত্র প্রথম হাসি হাসতেন মুচকি হাসি দেহেকও করতেন না আওয়াজ করে হাসতেন না অট্ট হাসি তো হাসতেনই না এমন কি দেহেক যেটি ওই রকম হাসাও তেমন হাসতেন না তার হাসি শুধু হইতো মুচকি হাসি তাবাসম আল্লাহ পাক হেসে দে ফায়দা জাহেকা মিনহু আজেন আল্লাহ বিদ্যুল খুলিফি আল্লাহ হেসে গেছেন মানে আল্লাপাক রাজি হয়ে গেছেন দেবেন এখন জান্নাতে অনুমতি দিবেন ফেরেস্তা বলে আচ্ছা ঠিক আছে একে জান্নাতে দাখিল করে দাও সুবাহ আল্লাহ ফায়দা দাখালা ফিহা জান্নাতে যখন দাখিল হয়ে যাবে কিলা তখন আল্লাহর পক্ষ থেকে বলা হবে তামান্না মিন কাজা আচ্ছা তোমার এখন আশা আকাঙ্ক্ষা কি বলো জান্নাতে এসেছ তো কি চাও তুমি বড় বড় বাড়িতে যেখানে সব রকমের খানা পানি পাওয়া যায় এইরকম বাড়িতে যদি আপনি কোনোদিন মেহমান হন তাহলে বলে আচ্ছা কি খাবেন বলেন যদি চা খান চা আছে কফি খান কফি আছে জুস খান জুস আছে আর জুসের মধ্যে কোন জুস খান ম্যাঙ্গো আম না আপনার অরেঞ্জ না কি আপেল সব আছে কিন্তু গরিবের বাড়ি হইলে যেটা আছে সেটা দেবো কোহে ফাঁসবে নাকি ওই যদি বলে কি খাবেন আর বলে দেয় কফি বাড়িতে নেই কফি মুসিবতে পড়বে না তো আল্লাহ পাক রব্বুল আলমিন বলবেন তামান্না মিন কাজা কি চাও বলো তোমার আশা আকাঙ্ক্ষা তুমি প্রকাশ করো কি আশা আকাঙ্ক্ষা তোমার ফায়াতাম্মান্না তখন তার আশা আকাঙ্ক্ষা প্রকাশ করবে আল্লাহ আমি চাই আবগা কাজা আবগা কাজা আমি এই চাই উরিদু কাজা উরিদু কাজা আল্লাহ এই চাই এই চাই সোম্মাইকাল্লাহ হইল তার যা ছিল আশা আকাঙ্ক্ষা হইল তারপরেও বলা হবে সোম্মাইকাল্লাহ তামান্না মিন কাজা আরো কিছু চাও আল্লাহ আকবর আল্লাহ কত গফুর রহিম আল্লাহর রহমত কত প্রশস্ত আমরা যদি কোন বদমাস লোককে মাফও করে দিই মাফ করে দেওয়ার পরে ওকে বাড়িতে দাও দিতে চাইব না ঠিক না আমাদের সংকীর্ণতা কারো সাথে রাগারাগি হয়েছে শত্রুতা হয়েছে মাফ করে দিলাম কিন্তু ওকে আমার ভিটে মাটিতে চড়তে দেবো না দূরেই থাকো সামনে যেন না আসে দূরেই থাক দেখা সাক্ষাতে গেলে সালাম দোয়া ব্যাস তাই না আল্লাহ আকবর কত সংকীর্ণ আমাদের মন আল্লাহ পাক রব্বুল আলমিন আরো বলবে আরো চাও আরো চাও হায়াতামান্না আরো আকাঙ্ক্ষা করবে হাত্তা তানকাতিয়া বেহিল আমানিও তার সমস্ত আশা আকাঙ্ক্ষা শেষ হয়ে যাবে আর কিছু নেই আল্লাহ আর খুঁজেই পাচ্ছি না কি চাইবো খুঁজেই পাচ্ছি না ক্লোজ হয়ে যাবে বন্ধ হয়ে যাবে আর কোন জাহান্নামি জান্নাতে উঠে আসবে না এ হচ্ছে নিম্ন স্তরের জান্নাতি যে জাহান্নাম থেকে উঠে আসবে ইমরান হোসেন রাজি আল্লাহ তালা আনহ বর্ণনা করছেন একটি হাদিস এই জাহান্নামি যারা মমিন মুসলিম জাহান্নামি ফাঁসে অথবা বিদাতি জাহান্নামি যারা জান্নাতি উঠে আসবে তাদের সম্পর্কে বলছেন যে নবী করিম সাল্লাম ইরশাদ করেছেন ইয়াখরুজ কমন মিনান্নার বিশাফাতে মোহাম্মদিন সাল্লাহ আলী হোসাল্লাম একদল মুসলিম জাহান্নাম থেকে বেরিয়ে আসবে কিভাবে মোহাম্মদ সাল্লাহ আলী সাল্লামের সাফাতে সুপারিশ আল্লাহ পাকের দরবারে সেজদায় পড়ে যাবেন আর রসুল্লাহ সাফাত করবেন যে হে আল্লাহ উম্মতি উম্মতি উম্মতি আমার উম্মত এরা নামাজি ছিল এরা তৌহিদবাদী ছিল এরা কবর পূজারী মুশরেক ছিল না এরা কাফের ছিল না এরা ইমান ভঙ্গ করে নষ্ট করেনি এরা ইমানকে ঠিক রেখেছিল কিন্তু এরা ছিল হয়তো ঘুষখোর এরা ছিল বেমান এরা পাপ করেছে এরা খুন করেছে এরা অন্যান্য পাপ করে জুয়া খেলেছে ইত্যাদি আল্লাহ তুমি এদের মাফ করে দাও এইভাবে সাফাত নবী করিম আলি সাল্লামের হতে থাকবে এরা যখন জাহান্নাম থেকে বেরিয়ে আসবে ফায়াদ খলুন আল জান্না জান্নাতে এরা প্রবেশ করবে জান্নাতে এদের একটি স্পেশাল নাম হবে সেই নামে তারা চিহ্নিত হবে তাদেরকে চেনা যাবে সেই নাম জানেন নাম হচ্ছে জাহান্নামী নাম ওদের নাম হবে ইউসাম মৌনা আল জাহান্নামিন ওদের নামকরণ হবে জাহান্নামী বলে নাম হবে জাহান্নামি আচ্ছা জাহান্নামি যদি বলা হয় তাদের রাগ হবে না না রাগ হবে না আর খুশি হবে খুশি হবে কারণ নিয়ামত স্মরণে আসবে আর ওই কষ্ট স্মরণে আসবে যদিও জান্নাত পেয়ে কষ্ট ভুলে যাবে যে কষ্ট পেয়েছে কিন্তু তারপরও খেয়াল আসবে যে এক যুগ ছিল যে জাহান্নামে জ্বলেছি আর জাহান্নাম থেকে সে যখনই নাম শুনবে জাহান্নামে শোনো তখন মনে হবে আল্লাহর নিয়াম উফ আল্লাহ কত রহমত করেছে এবং নবী সাল্লা সাল্লামের কত বড় অবদান সাফাত যে নবীর সাফাত যদি না হইতো আল্লাহর রহমত তার উপর না হইতো তাহলে আমি জান্নাতে আসতে পারতাম না আমার নাম জাহান্নামী আমি জাহান্নামেই ছিলাম এজন্য খুশি হবে দুঃখ হবে না দুনিয়ার মতো নয় যে একটা লোক আসামি জেল খেটে এসেছে আজ এই আসামি এই খুনি এই সন্ত্রাসী আরে বাবরে বাব মুশকিল করে দিবে না হ্যাঁ তো তাদেরকে হ্যাঁ এ বেনামাজি মুশকিল ইউসাম মাউনাল জাহান্নামী এদেরকে জাহান্নামি বলা হবে আর একটি বিষয় বলবো আপনাদের সামনে সময় আছে তো আল্লাহ পাকের দিদার এই সম্পর্কে হাদিসের একটা অংশ শুনিয়েছি আর একটি হাদিস আপনাদেরকে শোনাবো তার আগে দু একটি আয়াত শোনাই আচ্ছা বলুন তো আপনাদেরকে জিজ্ঞাসা করবো আপনারা অনেকে আকিদা ওয়াসিতে পড়েছেন এবং আকিদা ওয়াসিতে আল্লাহর দিদার আল্লাহর দর্শন সম্পর্কে আয়াত হাদিস পড়েছেন কোরআন করিমের একটি আয়াতকে বলুন তো দেখি যা দ্বারা প্রমাণ হয় যে কিয়ামতের দিনে মমিনরা আল্লাহ পাককে দেখবেন হ্যাঁ ওজো হইয়া কিছু চেহারা কিছু মুখমন্ডল মানুষের হবে মানে সেই দিন কাল কিয়ামতে জান্নাতে নাজেরা মানে তরতাজা হ্যাঁ সতেজ সঞ্জীবিত তরতাজা মানে তাদের আয়েস আরাম ভোগ বিলাস আরামে যা আছে তা ফুটে উঠবে তাদের চেহারা দেখলে তাদের স্বাস্থ্য দেখলে এবং তারা আগের নাদেরা হচ্ছে দদ দিয়ে মনে রাখবেন আর পরের নাজারা হচ্ছে নাজারা মানে দেখা এলা রব বেহা নাজার এবং তারা তাদের রবের দিকে কি করবে তাকাবে দেখবে রবকে দেখবে তারা তাহলে এই আয়াত স্পষ্ট করে যে রবকে মমিন বান্দারা যাদের চেহারা তরতাজা হবে সঞ্জীবিত হবে সুখে স্বাচ্ছন্দ্যে থাকবে তারা আল্লাহ পাককে দেখবে দ্বিতীয় কোন আয়াত اللہ پخصورا نمبر چھبیس ایرسین احسان الحسن وزیادہ ওই সব লোকেরা যারা সৎকর্মশীল এহসান করেছে সৎকর্ম করেছে আল্লাহ পাকের এবাদত বন্দীগীতে এহসান করেছে মানুষের সাথে এহসান করেছে সদাচরণ করেছে এহসানের দুইটি অর্থ আল্লাহ পাকের ক্ষেত্রে আল্লাহ পাকের হক যথাযথ আদায় করা এবাদত বন্দীগী সুন্দর করে আদায় করা আর মানুষের ক্ষেত্রে যেমন আল্লাহ বলেছেন অবিল ওয়ালিদাইনে এহসান ওয়ালিদাইনের সাথে এহসান করেছে হ্যাঁ তারপর আত্মীয় স্বজনদের সাথে এসান করেছে পাড়া প্রতিবেশীর সাথে সদাচরণ করেছে গ্রামবাসীর সাথে সদাচরণ করেছে মুসলিম ভাইদের সাথে সদাচরণ করেছে মানুষ হিসাবে অমুসলিম হলেও তাদের সাথে সদ্ব্যবহার করেছে আল্লাহ সদ্ব্যবহার করতে বলেছেন সবার সাথে আল্লাহাক বলেছেন মানুষকে এখানে আল্লাহ মুমিনকে মুসলিমকে বলেননি মানুষকে তোমরা ভালো কথা বলো কেমন আছেন কেমন আছো কি খবর কোন কাফের প্রতিবেশী অমুসলিম প্রতিবেশী কি খবর কেমন আছো শুনেছিলাম তুমি অসুস্থ ছিল ভালো হয়েছে তো কোন অসুবিধা আছে নাকি খুশি হয়ে যাবে আরে আমার স্বজাতি আমাকে কোনদিন জিজ্ঞাসা করেন আমার খোঁজ খবর নাই না আর মুসলিম আমার খোঁজ নিচ্ছে খুশি হবে ইসলামের দিকে আকৃষ্ট হয়ে আসবে এই চরিত্র দেখাতে হবে তাদেরকে আল্লাহ পাক শিখেছেন অকৌল আছে হোসনা তো আল্লাহ পাক বলছেন লিল্লাজিন আহসানু আল হুসনা যারা সৎকর্মশীল হবে আল্লাহর হকের ক্ষেত্রে এহসান করবে মানুষের অধিকারের ক্ষেত্রে এহসান করবে তাদের জন্য হুসনা রয়েছে হুসনা মানে জান্নাত আল হুসনা আল জান্না আল হুসনা জান্না আল্লাহ জান্নাত আর কি দিবেন ওয়াজিয়াদা আমি আগে শুরুতে বলেছিলাম কি দেবেন আর ফাও দিবেন জিয়াদা মানে অতিরিক্ত ফাও দেবেন ওজন করে হ্যাঁ পাঁচ কিলো বেগুন কিনলেন তারপর দুটো বেগুন আরো উঠিয়ে দিল খুব খুশি লোকটা তো খুব ভালো রে আবার আসবো এর কাছে কিনতে আসবো ঠিক না আলু কিনলেন ওই রকমই যে কোনো কিছু হ্যাঁ যদি বেশি দেয় কোন বিক্রেতা কোন ব্যবসায়ী তো ওর দোকানে বারবার আপনার আসতে ইচ্ছা হবে আর ওই একটা ফাউ পেয়েছেন সেই জন্য তো আল্লাহ পাক রব্বুল আলমিন বলছেন ওয়াজিয়াদা হোসনাও দেব জান্নাতও দেব ওয়াজিয়াদা দেব সুরাই ইউনুস আর একটি আয়ত রয়েছে কোরআন করিমে কে বলতে পারেন অনেক হাফেজ এখানে আছেন কিন্তু শুধু হেফজ করে কাজ হচ্ছে না তর্জমাও বুঝতে হবে তাই না সুরা কাফ বলে দিচ্ছি সুরা কাফ হ্যাঁ জান্নাতীদের জন্য জান্নাতে যা চাইবে তাই হবে যা চাইবে তা পাবে তাই হবে আপনি যা চান যা খেতে চান যা পড়তে চান হ্যাঁ যেরকম বাসস্থান চান যে এরকম আপনি উড়তে চান এরকম কাজ চান চাষি চাষ করতে চান ব্যবসায়ী ব্যবসা করতে চান হ্যাঁ ছেলে মেয়ে চান কি চান আপনি আপনি পাইলট হতে চান যে আল্লাহ জীবনে তো প্লেনে চড়তে পারিনি আমি প্লেন নিজে উড়াবো আল্লাহ তোরা যা চাইবেন তাই পাইবেন আপনি আল্লাহ আমি পৃথিবীতে আমার ছেলে মেয়ে ছিল না আল্লাহ আমি জান্নাতের ছেলে মেয়ে নেব দুনিয়াতে বড় আশা আকাঙ্ক্ষা ছিল যে আল্লাহ ছেলে দিকে মেয়ে ছেলে মেয়ে হয়নি আল্লাহ দেবেন সব কথা আজিস রয়েছে যা চাইবেন তাই পাবেন আপনি সেখানে এবং আপনার স্ত্রীর গর্ভের কষ্ট হবে না ইচ্ছা করবেন আশা করবেন আকাঙ্ক্ষা করবেন গর্ভধারণ করবেন আর সাথে সাথে প্রসব করবে প্রসব বেদনা হবে না আর সে নেফাসও হবে না রক্ত হবে না ময়লা আবর্জনাও থাকবে না কিছুই থাকবে না মাসা আল্লাহ একবার রেডিমেড রেডিমেড ছেলে মেয়ে রেডিমেড ছেলে মেয়ে কি বললাম হ্যাঁ আল্লাহ বলছেন আমাদের নিকট মানে আমার নিকট আল্লাহ পাক নিজেকে বহু বচন অনেক সময় ব্যক্ত করেছেন অনেক বাংলা অনুবাদকরা ওই বহু বচনের তর্জমা বহু বচন করেছেন একটু হেফাজতের জন্য আমার তর্জমা যেন শাব্দিক হয় আর অনেকের জন্য সাধারণ মানুষের সংশয় হয়ে পড়েছে আর আমার কেমন নাহানু নাজদাল কোরআন আমরা কোরআন নাজল করেছে আমরা আবার কি তাই না অনেকের এরকম সংশয় হয় এই সংশয় দূর করে দিচ্ছে আল্লাহ পাক কখনো নিজেকে এক বচন দিয়ে ব্যক্ত করেছেন কখনো বহু বচন দিয়ে আর যারা বিশিষ্ট ব্যক্তি দুনিয়ার তারা নিজেকে বহু বচন দিয়ে কথা বলে আরে আল্লাহ পাক রব্বুল্লাহ সমস্ত সম্মান ইজ্জতের মালিক সুতরাং তিনি নিজের ক্ষেত্রে বহু বচন জামার সেগা ব্যবহার করেছেন ইন্না নাহানো আনা বলেননি আবার আনাও কোন জায়গায় বলছেন ইন্নানি আনাল্লাহ বলেছেন এক বচনও বলেছেন বহু বচনও বলেছেন তো এখানে আল্লাহ দেয়না মজিদ আমি আল্লাহ আমার নিকট কি রয়েছে মজিদ রয়েছে ওখানে জিয়াদা আর এখানে মসজিদ একই ধাতু থেকে মসজিদ মানে ও ফাও ফাও রয়েছে অতিরিক্ত রয়েছে যা চাইবে চেয়ে নিলে তারপরে মসজিদ দিব মসজিদ যে পঞ্চাশ গুণ ওই নিম্ন স্তরের ব্যক্তির একটা পঞ্চাশ গুণ শুনলেন আর তারপরে তারপরে যা শুনলেন আর তারপরে ফাও আল্লাপাক দিবেন ফাওটা কি হবে এই ফাওটা হবে আল্লাহ পাকের দিদার হ্যাঁ ফাও হবে আল্লাহ পাকের মুলাকাত সাক্ষাৎ আল্লাহকে দেখা সোহাইব রাজি আল্লাহ তালান বর্ণনা করছেন নবী করিম সাল্লাম থেকে এদা দাখালা আহলুল জান্নাতিল জান্নাতা যখন জান্নাতিরা জান্নাতে প্রবেশ করে যাবে কালা বলছেন বর্ণনাকারী নবী করিম সাল্লাম ইয়াকুল উল্লাহ তাবারাক তালা তখন আল্লাহ পাক বলবেন অর্থাৎ হাদিসে কুদ্সি বলছেন আল্লাহ পাক বলবেন আজিদুকুম আর কিছু চাও আর কিছু বেশি দেব কি তরিদুনা আজিদুকুম কিছু চাও তোমাদেরকে আরো অতিরিক্ত দেব কি ফায়াকুলুনা তখন জান্নাতিরা বলবেন আলাম তোবাইয়েদ অজুহানা আল্লাহ আমাদের চেহারা কি এত সুন্দর করেছ আমাদের ভাগ্য এত সুন্দর করেছ আলাম তুদ খেলাম জান্না আমাদেরকে কি জান্নাত দেওনি আল্লাহ এত সুন্দর শরীর স্বাস্থ্য করেছ আল্লাহ তুমি জান্নাত দিয়ে দিয়েছ আর কি চাই অতনাজ্জেনা মিনান্নার আল্লাহ তুমি কি জান্নাত জাহান নাম থেকে মুক্তি দাওনি আল্লাহ জাহান নাম থেকে বাঁচিয়ে দিয়েছ আর কি চাই দুনিয়াতেই চাইতাম রব্বানা আতেনা ফির দুনিয়া হাসানা অফিল আখেরাতে হাসানা ওয়াকেনা আজাবান্নার আল্লাহ তুমি দিয়ে দিয়েছ পেয়ে গেছি আল্লাহ বলবেন না আরো কিছু আছে তোমাদের দেব কালাফায়াক শেফুল হেজাব আল্লাহ পাক তার নূরের পর্দাকে উন্মুক্ত করবেন খুলবেন পর্দা খুলে দেবেন ফামা তু সেই আন মিনান এলা এত জান্নাতে যে আল্লাহর নিয়ামত দেখেছে এত হুর দেখেছে এত গেলমান খাদেম দেখেছে এত দাস দাসী দেখেছে এত ভোগের বস্তু দেখেছে দেখেছে কিন্তু জান্নাতে আল্লাহ পাক রব্বুল আলমিনকে দেখে এত খুশি হবে যে এর চাইতে প্রিয় বস্তু আর কিছুই তারা এখন পর্যন্ত পায়নি এর আগে কোনো কিছু দেওয়া হয়নি আহাব্বা এলেহিম মিনান নাজরে এলা রব্বাহিম আল্লাহর দিকে তাকানো আল্লাহর দিদার চাইতে বেশি প্রিয় বস্তু আল্লাহর দিদার পেয়ে সমস্ত নিয়ামত ভুলে যাবে আল্লাহ এত সুন্দর আল্লাহ আকবর আল্লাহ পাক এত সুন্দর সোম্মা তালা তারপরে এই আয়াত তেলাওয়াত করলেন যে আয়াত শোনালাম তিনটি আয়াতের একটি আদিল্লাজিন আহসানুল হোসনা ওয়াজিয়াদা নবী করিম সাল্লাম তেলাওয়াত করে যেন এই হাদিসের সমর্থন পেশ করলেন কোরআন দিয়ে যে যারা সৎকর্মশীল হবে তাদেরকে আল্লাহ জান্নাত দেবেন হোসনা এবং জিয়াদা আর ফাও দিবেন অতিরিক্ত অর্থাৎ জিয়াদা মানে হচ্ছে আল্লাহ পাকের দিদার তো এই ছিল আজকের জান্নাত সম্পর্কে আলোচনা জান্নাত সম্পর্কে আরো বিভিন্ন দিক আছে মোটামুটি সংক্ষেপে বা মধ্যম আলোচনা বলা যেতে পারে আমাদের এই চারটি আলোচনায় তিন ঘন্টা আর দুই ঘন্টা পাঁচ ঘন্টা আলোচনা হয়েছে পাঁচ ঘন্টায় জান্নাতের আলোচনা আছে ডিভিডিতে ইনশাআল্লাহ তালা আমাদের ভাইরা করে দেবেন আর তাহলে একটা সিডিতে চলে আসবে আপনারা পাবেন আল্লাহ পাক যেন আমাদেরকে উপকৃত হওয়ার তৌফিক দান করেন আল্লাহ পাক আমাদের সকলকে যেন জান্নাতুল ফিরদৌস দান করেন আল্লাহ পাক যেসব ভাইদের কাছে আমার কথা সরাসরি পৌঁছেনি তাদের কাছে আল্লাহ হক কথা জান্নাতের কথা জাহান্নামের কথা দিনের কথা পৌঁছাবার আল্লাহ যেন ব্যবস্থা করে করে দেন আল্লাহ পাক যেন তার ওসিলা মাধ্যম তৈরি করে দেন আল্লাহ পাক যেন হক মানুষকে গ্রহণ করার তৌফিক দান করেন তার অনুসরণ করা যেন তৌফিক দান করেন আমিন ও সাল্লাহ আলনবীনা মোহাম্মদ ওয়ালা আলহি ওসাহাবি আজমাইন আর একটি বিষয় আছে সেটা হচ্ছে জান্নাতে যাওয়ার উপায় তবে আজকে সময় যথেষ্ট হয়ে গেছে কোন একদিন এটা একটা আলোচনা হবে যে জান্নাতে যাওয়ার উপায় কি প্রশ্ন প্রশ্ন উত্তর দিতে হবে নাকি জি সমগ্র হ্যাঁ, হ্যাঁ। জি জি জি এখন যারা নাকি ওই রবের আবাদত করে ওই রবের জন্য সাজদা করে তারা মুসলিম তাদের সাজদার জায়গা দেখে আল্লাহ সুবাহ জি জি কিন্তু যারা নাকি নিরাকার রবের আবাদত করেন সাজদা করেন তাদের ব্যাপারে আপনার কথা স্পষ্ট আল্লাহ জানে কি করবেন এতটুকুই যথেষ্ট যে তারা অলামারা বলেছেন সেজন্য আমি নিজে থেকে বলিনি যেটা কথা যারা আল্লাহর আকারে বিশ্বাসী নাই তার আল্লাহকে দেখবে কি করে কারণ বিশ্বাসী করেন আল্লাহর আকার আছে নিরাকার বলে এই কথাটি অলমাই কেরামেন রহমতুল্লাহ বা অন্যান্য অলামার আইমাই কেরামরা উল্লেখ করেছেন সেজন্য সে কথাটি উল্লেখ করলাম বাকি মানুষের পরিণাম জান্নাত না জাহান্নাম এর মানে চূড়ান্ত যেটি সিদ্ধান্ত বলা যেতে পারে সেটি আল্লাহ পাকের হাতে আল্লাহ পাক ভালো জানেন এবং আল্লাহ পাক যেন আমাদের রহম করেন আল্লাহ আমাদের গুনা খাতা মাফ করেন অনেক মানুষ তো সারা জিন্দিগি ভালো কাজ করে গেলে শেষ মানে ভুল করে দিয়ে জাহান্নামে চলে যেতে পারে হাদিস রয়েছে সুতরাং আল্লাহর কাছে আমরা দোয়া করব আল্লাহ পাক যেন আমাদের অন্তরকে তার দিকে ফিরিয়ে রাখেন তার দিনের দিকে ফিরিয়ে রাখেন রব্বানা আল্লাহ তুজি কলুবানা বাদাইজ হাদেইতানা ওয়াহাবুলানা মিল্লাদুনকা রহমা ইন্নাকান্তাল ওয়াহাব অনেক মানুষ আছে নামাজি ছিল নামাজি ছিল এমনকি দাঁড়িয়ে রেখেছে আরে শরীফ আসে তারপরে দাড়ি মন্ডন করে নিয়েছে আশ্চর্য কথা আবুজবিল্লা নামাজি ছিল বেনামাজি হয়ে গেছে পরিণাম নিজের এত খারাপ করেছে সুতরাং আমাদের অন্যের চিন্তা চাইতে আমাদের চিন্তা বেশি করা উচিত যা বাকি জীবন যেটুকু আছে আল্লাহ যেন আমাদেরকে ইমানের হালাতে রাখেন ইমানের অবস্থায় রাখেন নেক আমলের অবস্থায় রাখেন পাঁচক্ত নামাজের অবস্থায় রাখেন শির বিদাত থেকে আল্লাহ বাঁচিয়ে রাখেন অনেক লোক হৃদায়ত হয়েছেন এখানে যাওয়ার পরে পরিবেশের চাপে গিয়ে আবার বিদাতি হয়ে গেলেন এক বড় মুসিবত তো এইসব মুসিবত থেকে আল্লাহ যেন আমাদের হেফাজত করেন সকলের আল্লাহ আমাদের ইমান আমলের আকিদা যেন হেফাজতে তৌফিক দান করেন কোরআন সন্ন্যার প্রতি আমল করা যেন তৌফিক দান করেন আল্লাহর সাথে তার রসুল সাল্লামের সাথে আমাদেরকে সত্যিকার অর্থে ভালোবাসা স্থাপন করা যেন আল্লাহ তৌফিক দান করেন ওসল্লাহ আলী ওসাহী আজমাই ভাই বলছেন ঝুলন্ত তফসির বলতে কিছু আছে কি চেষ্টা করলে পরিবর্তন করা যায় অলমাইকেরামরা তকদিরকে দুভাগে ভাগ করেছেন দুই ভাগে ভাগ করেছেন এইভাবে যে ঝুলন্ত তকদির বলছেন আর আমিও বিভিন্ন বক্তব্য এটা বলেছি অলমাই কেরামদের উক্তি বলে তারা বলেছেন ওইসব হাদিসের আলোকে যেসব হাদিস আছে যে মানুষ যদি আত্মীয়দের সাথে সুসম্পর্ক রাখে মা খালার খেদমত করে তাহলে কি হয় হ্যাঁ হায়াত বৃদ্ধি হয় বয়স বৃদ্ধি হয় তারপরে এই রকমের ইয়ে আছে দুয়ার দ্বারা তকদির পরিবর্তন হয় এই হাদিসগুলি যে আছে তাহলে তকদির লিখা আছে আবার পরিবর্তন কি করে হয় এটি হচ্ছে সংশয় প্রশ্ন এই প্রশ্নের উত্তর দিয়ে দিতে গিয়ে ওলামারা বলেছেন যে তকদির দুই রকম এক হচ্ছে আল্লাহর অকাট্য ফয়সালা তকদির মুবরাম মানে অকাট্য ফয়সালা আবরাম আয়ুবরেম মানে অকাট্য ফয়সালা কর আম আবরাম ও আমরান কোরআন করিম আয়াত রয়েছে ফাইন্না মুবরেমুন তারা কি অকাট্য ফয়সালা করেছে যে আমরা ইসলাম নিয়ে আসবো না কাফেরদের সম্পর্কে আল্লাহ বলেছেন তো তকদির মোবরা মানে অকাট্য ফায়সালা যে সত্তর বছর বয়সে অমুক ব্যক্তি মারা যাবেন নবী করিম সাল্লাহ তেষট্টি বছর ইন্তেকাল করছে অকাট্য ফায়সালা আল্লাহ এর কমও করেনি বেশি করেননি আল্লাহ প্রত্যেকের এইরকম আল্লাহ সময় নির্ধারিত করেছেন দোয়া দিয়ে কি পরিবর্তন হবে এরকম আল্লাহর অকাট্য ফয়সালা তকদিরের ক্ষেত্রে আছে আপনাকে আল্লাহ এলেম দান করবেন বা করবেন না আপনাকে চাষি করবেন অনেক মেহনত বাপ মা করেছে আপনি পড়েননি মাদ্রাসা পাঠাবার অনেক চেষ্টা করা হয়েছে আপনি জাননি আল্লাহর অকাট্য ফয়সালা তকদিরে মোবরাম ছিল মেহনত করেও ফল হয়নি আর কিছু কাজ রয়েছে যেগুলো হয়তো তকদিরে আল্লাহ বলা হয়েছে মানে ঝুলন্ত এটি অর্থ যে এই লোকটি যদি সৎকর্মশীল হয় মাতা পিতার সেবা করে যদি আত্মীয়দের সাথে সুসম্পর্ক খালা পুকুর খোঁজ খবর নেই বংশের গরিবদের বিদেশে এসে টাকা পয়সা হয়েছে তাদের যদি দেখাশোনা করে এতিমের দেখাশোনা করে তাহলে তাকে আমি সুখী করব তার ছেলে মেয়েগুলিকে সৎ করব হ্যাঁ তার আমি বয়স বৃদ্ধি করব তার কাজে আমি বরকত দেব এগুলিকে বলা যেতে পারে যে তকদিরে মোয়াল্লাক আর যদি ওই লোকটি না করে তাহলে ফেসে যাবে তাহলে মুসিবতে পড়বে অথবা বয়স কম হবে দশ বছর হতে পারে এরকম তকদির আল্লাহ ভালো জানে এই সম্পর্কে কিন্তু এই হাদিসগুলি যাতে আছে তকদির পরিবর্তন হওয়া বয়স বেড়ে যাওয়া মানে হয়তো আসলে বয়স বেড়ে যাবে যে লোকটি যদি ভালো কাজ করে হ্যাঁ বা দোয়া করে খুব আল্লাহ পাকের কাছে তাহলে আমি দশ বছর বেশি দিয়ে দেবো আর যদি না ওই রকম না চাই তাহলে দশ বছর কম এটাও হইতে পারে আবার এটাও হইতে পারে ওলামার বলছেন না আসলে বয়স বাড়া কমা হবে না ও ষাট বছর তো ষাট বছর সত্তর লিখা আছে সত্তরই হবে কিন্তু এই অল্প বয়সে বেশি বয়সের কাজ করতে পারবে এটাই ঠিক এমা ইবিন তাইমা রহমতুল্লাহ আলাই মনে করেন এমাম আবু হানিফা শাহি মালিক আহমদ তারা বয়স পেয়েছেন ষাট সত্তর আশি করে বয়স পেয়েছেন তাই না হ্যাঁ কিন্তু তারা যে কাজগুলি করেছেন সেই কাজগুলি আমাদের মতো লোকেরা আপনাদের মতো লোকেরা যদি পাঁচশো বছর বাসে তাও করতে পারবে না পারবে তাহলে এটি হচ্ছে বয়সে বরকত রিজিকে বরকত তারা যে দোয়া পাচ্ছেন আপনি আমি হয়তো পাবো না চিন্তা করেন যে আপনি আমি মরে গেলে কতটি লোক দোয়া করবেন এক একজনের অবস্থা আলাদা আলাদা কেউ আছেন হয়তো দশটা লোক দোয়া করবে না কেউ আছেন হয়তো একশো লোক দোয়া করবে কেউ এমন আছেন যে হয়তো মরার পরে দু চার দশ দিন বাস দোয়া করবে তারপর ভুলে যাবো কেউ দোয়া করবে ওর জন্য ওই আম দোয়া কবরস্থানে যে দোয়া হয় সেই দোয়াটা হয়তো পাবে খাস করে কেউ যে দোয়া করতে হবে একটা ভালো নামাজি ছেলে জন্মে যায়নি তাহলে কি আর দোয়া করবে তার জন্য কিন্তু এমন কিছু লোক আছে যে সৎ সন্তান আছে তারপরে অনেক নেক ছাত্র আছে মারা গেছে হাজার হাজার ছাত্র আছে তারা দোয়া করছে তো এইরকমই বরকতের বিষয়টি বয়স বৃদ্ধির বিষয়টি রয়েছে জি সকালবেলা গাড়িতে চাপলেন হয়তো আল্লাহ পাকে তকদের লেখা আছে যে লোকটি যদি দোয়া পড়ে তো অ্যাক্সিডেন্ট হবে না ঠিকই দোয়া পড়েননি দোয়া পড়লে অ্যাক্সিডেন্ট হবে দোয়া পড়েনি আর ধাই করে দিলেন অ্যাক্সিডেন্ট করে হতে পারে আর এরকম অনেক সময় দেখা গেছে দোয়া বাস্তব অভিজ্ঞতায় দোয়া পড়তে ভুলে গেছেন ওই দিনই অ্যাক্সিডেন্ট হয়েছে হতে পারে সকালবেলার জিকির আজকার করেননি সকালবেলা আজকার উৎসাহ সকালবেলা জিকির আজকার গুলি রয়েছে দোয়াগুলি রয়েছে ওগুলি পড়েননি আর দিনে একটা কোনো বিপদ চলেছে রাত্রে শোয়ার সময় দোয়াগুলি পড়েননি আর সেই দিনে আপনি রাত্রে অসুস্থ হয়ে পড়েছেন এরকম সুতরাং যেগুলি শরীয়তে আদেশ রয়েছে সেই সন্ন্যত মুস্তাহাবি হোক এই দোয়াগুলি সকাল সন্ধ্যার হোক বা ঘুমাবার সময় হোক এগুলি আমল করলে জীবনে বরকত রয়েছে বিপদ আবাদ মুক্ত থাকবেন যে ভাই বলছেন যে কিছু লোক বলেন যে আমরা আমাদের ইমান ঠিক আছে কিন্তু নামাজ ঠিক মতো করে না এরাও কাফের নামাজ পাঁচ অক্ত না পড়লে মুসলিম নয় এটি হচ্ছে সহি কথা আর আপনি যদি জান্নাতে যেতে চান প্রথম প্রমাণ হচ্ছে আপনার নামাজ নবী সাল বলছেন নামাজ হচ্ছে হুজ্জত মানে প্রমাণ যে ব্যক্তি নামাজ পড়ে না পাঁচ অক্ত তার কাছে ওয়ালা হুজ্জত হুই অমল কেমন কেমন তার কাছে কোন প্রমাণ নেই আর আজকে হাদিস শুনলেন হ্যাঁ যে জাহান্নাম থেকে উঠাবার সময়েও দেখা হবে যে কপালে দাগ আছে কিনা নামাজ পড়েছে কিনা তাহলে জান্নাতে যাওয়ার সময় দেখা হবে না জাহান্নামি গেলেন না জান্নাত পাবেন তো এমনি নামাজি ছাড়া বেনামাজি আধা নামাজি কখনো না সুতরাং আধা নামাজি হবেন না নিম নামাজি হবেন না ফুল নামাজি হবেন আল্লাহ রস্ত কেউ যদি অজ্ঞতা বসে তো শিরিক করে বসে তাদের জন্য যদি বেঁচে থাকে তাহলে ফিরার রাস্তা খোলা আছে ফিরে আসো তবে আল শিরিক আর শিরিক করবো না আল্লাহ তাবিজ করবো না আর মাজারে যাবো না আর খাসি জবাই করবো না মাজারে গিয়ে শিরিক করবো না এখনো সময় আছে আর যদি এই অবস্থায় মরে গিয়ে অজ্ঞতা বসত তাহলে মুশরিক হয়ে মরেছে বড় শিরিক করে যদি মরে তো আল্লাহ মাফ করবেন না কবরে সিজদা করে মরেছে কবরে সন্তান চেয়েছে কবরে গিয়ে খাসি মরুক জবাই করেছে আর তারপরে মরেছে মরে গেছে অবস্থায় ওই আকিদা নিয়ে তাহলে বড় মুশরিক হয়ে মারা গেছে যেমন মক্কার নবী সালামের বংশধর মারা গেছে মুশরেক অবস্থায় তাদের কোন খাতা মাফ হবে না কারণ মুশরেক অবস্থায় মারা গেছে ওই অবস্থায় অজ্ঞতা এই ক্ষেত্রে ওজোর নয় কারণ দিন ইসলাম পৌঁছে গেছে বাংলাদেশের এমন কোন থানা ডিস্ট্রিক্ট নেই যেখানে তৌহিদের কথা শোনেনি সিঁড়ি কি জানে না অবশ্যই শুনেছে কিন্তু অস্বীকার করেছে সৌদি আরবে চাকরি করতে আসলো বা কমপক্ষে খবর পাচ্ছে আজকাল প্রচার আজকাল তো আরো স্পষ্ট প্রচার মাধ্যমে সৌদি আরবে একটিও মাজার নেই বা ভারতে কেন এত মাজার পাকিস্তানে কেন এত মাজার বাংলাদেশে কেন এত মাজার আর এই মাজারে কেন এত ভিড় ভাড় মসজিদ খালি পড়ে আছে বিরান হয়ে যাচ্ছে আর মাজারে কেন এত ভিড় ভাড় এত কেন ওরুস বুঝে আসে না কমন সেন্স দিয়ে বুঝতে পারবে ইসলাম যদি বুঝার চেষ্টা করে তাহলে তারপর এই উজ্জ্বত না যে আল্লাহ আমি তো জানতাম না আমি না বুঝি তো আমি কবর সিজদা করেছি আমি সন্তান চাই না আল্লাহ পাকে ওজোর কবুল করবেন না যেমন মক্কার মুশ্রেকদের পুতুল পূজার ওজোর কবুল করবেন না যে আমাদের কাছে তো নবী আসেন আর নবী আসার আগে তো আমরা বলে গেছিলাম আল্লাহ করবেন না কারণ তাদের কাছে ইব্রাহিম আলি সাল্লামের দিনের অবশিষ্ট এলিম ছিল জ্ঞান ছিল কিন্তু তারা উপেক্ষা করে ছেড়ে দিয়ে পুতুল পূজা শুরু করেছিল ভারত বাংলাদেশ পাকিস্তানে রসুলের সন্ন্যতের দিন মজুদ আছে কিন্তু তারা উপেক্ষা করছে পাশের গ্রামে সহি নামাজ পড়া হচ্ছে শির বিরাত করতে যায় না ওরা মাজারে যায় না আর এরা মাজারে যাচ্ছে বেরুলিবি কবর পূজা করে বেড়াচ্ছে বিদাত করে বেড়াচ্ছে সুতরাং এই বছর চলবে না আমি জাহেল মুরগু ছিলাম জানতাম না সেই জন্য মাজারে সেজদা করে মরেছি আল্লাহ তুমি মাফ করো না মাফ হবে না মৌলানা অর্থ কি মৌলানা মানুষের ক্ষেত্রে ব্যবহার মানে আমার মালিক আল্লাহ পাক বড় মালিক সুতরাং আল্লাহ পাক কি মৌলানা বলা উচিত তবে আমাদের দেশে মৌলানা আলমদেরকে বলা যে অভ্যাস আছে এটি অপছন্দনীয় কমপক্ষে হারাম না যায় এতদূর ফুত না দিলেও অপছন্দনীয় না বলাই উচিত সেজন্য আমরা এগুলি পরিবর্তন করে দিয়েছি এক যুগ ছিল আমাদেরকেও দেশে লোকেরা তাই বলার চেষ্টা করত লিখত এগুলি উঠিয়ে দেন তবে হারাম বলা যাবে না কারণ মাওলার কয়েকটি অর্থ আছে একটা হচ্ছে মহান মাওলা আল মৌলান আল্লাহ মৌলানা ওয়ালা মৌলা তিনি আসল মাওলা যেমন আল্লাহ রাহিম কিন্তু নবীলামকে রাহিম বলা হয়েছে তারপরে আপনার পিতা দয়ালু আপনার মা দয়ালু তাদেরকে বলছেন আমার আব্বা রাহিম দয়ালু বলা যাবে আর রহিম বলা যাবে না তো সেই রকমই যদি মাওলা মাওলা এমনকি আরবি ভাষায় যখন দাস প্রথা ছিল তখন যে দাস আজাদ করে মুক্ত করে গোলামকে তাকে কি বলা হয় মাওলা বলা হয় মাওলা মানে মনিব যে দাস মুক্ত করলো আজাদ করলো সুতরাং মানুষের ক্ষেত্রেও মাওলা শব্দ ব্যবহার করা যেতে পারে কিন্তু আলেম আলমাদেরকে মাওলা না বলা এটি ভারতীয় পরিভাষা ভারত বাংলাদেশ পাকিস্তানের পরিভাষা এটি কোন শরীয়তের পরিভাষা নয় আর আরবদের পরিভাষাও নয় সুতরাং এটি ছেড়ে দেন আরবদের পরিভাষা শেখ ফজিলতু শেখ শেখ অথবা ওর চাইতে বেশি একটু বাড়াবেন আর ফজিলতু শেখ সামাহাতু শেখ এইগুলি বিভিন্ন স্তরের ইয়ে আছে তো এইগুলি ব্যবহার করেন আমার মনে হয় ভালো সাহেবের করতে হবে করতে হবে আগামী সপ্তাহের উত্তর দেবো ইনশাল্লাহ কেমন ভাবে রসুল্লাহ সামনে তবলিক করতে হবে এর উত্তর আগামী সপ্তাহে দেবো কারণ আজকে সময় নেই আগামী সপ্তাহে বিস্তারিত উত্তর পাবেন প্রশ্ন হচ্ছে যে একটি হাদিস আছে আব্দুল মাসুদ থেকে আবু দাউদে মিশকাতে আছে যে নবী সাল্লা সাল্লাম রাফেদান করেননি জি এই হাদিসটি আবু দাওদে আছে আর আবু দাওদ যেই ব্যক্তি প্রশ্ন করেছেন উনি আমার সাথে দেখা করে আসবেন দেখিয়ে দেবো খুলে কারণ এখন আবু দাওদ এখানে নেই লাইব্রেরিতে আছে আবু দাওদ ইমাম আবু দাওদ হাদিসটা উল্লেখ করার পরে বলছেন ওয়ালাম ইয়াসে এই হাদিসটি সহি নয় ওয়ালাম লাম মানে না আর ইয়াসে মানে না সহি নয় বুঝলেন ওয়ালাম ইয়াসে হাদিসটি সহি শুদ্ধ না জয়ীফ হাদিস এক আর এই একটি হাদিসের পাশে শত শত হাদিস আছে রফুল ইয়াদের দুই হাত উঠিয়ে নামাজ পড়া শত শত হাদিস আছে সুতরাং হইচই করেন না ওদেরকে খাবার দিতে দেন আপনার কথা শুনে সুতরাং হাত দুই হাত উঠিয়ে নামাজে প্রথম খানে রুকুতে যাওয়ার সময় রুকু থেকে উঠার সময় এইসব জায়গায় রফল এদিন করে নামাজ পড়াই হচ্ছে সন্ন্যত জি সুবিধাবাদী মুসলমান ওই জয়ীবটাই নেবেন আর সহিটাই নেবেন না কেমন মুসলিম আপনি আমি নামাজ রোজা অন্যান্য ইবাদত করি কিন্তু আত্মীয় সমাজের সাথে ভালো আচরণ করতে পারি না তাতে আমার ইবাদত আল্লাহ কবুল এক ভাই জিজ্ঞাসা করেছেন আমি নামাজ রোজা করি কিন্তু আত্মীয়দের সাথে ভালো সম্পর্ক রাখতে পারি না না এটি আপনার উচিত না আপনি ভালো নামাজি হইলে আত্মীয়দের সাথে সুসম্পর্ক রাখতেন কিন্তু যথাসাধ্য আপনি চেষ্টা করবেন ভালো সম্পর্ক রাখার জরুরি না যে অর্থ দিতে হবে গরিব মানুষ আপনি নিজে অর্থ দিতে পারেন না কিন্তু কথা দিয়ে তবে কালে মাতেন তাই বলছেন ভালো কথা বলে হ্যাঁ? রফুল এদের মানে দুই হাত উঠিয়ে নামাজ পড়া নামাজে শুরুতে দুই হাত উঠিয়ে তকবির দেবেন আর রুকুতে যাবেন আল্লাহ আকবার হাত উঠাবেন আবার কান পর্যন্ত বা কাঁধ পর্যন্ত আর তারপরে রুকু থেকে উঠলেন তখন করবেন আর দুই রাকাত পড়ে যখন আত্মাহাত পড়ে আবার উঠবেন চার রাকাত বিশিষ্ট নামাজ বা তিন রাকাত বিশিষ্ট নামাজে তখন আবার উঠে বলবেন আল্লাহ আকবর রফেল এদের করবেন এই চারটি জায়গায় রফেল রফেলেদেন আছে যে দুই হাত উঠানো খানাপানি শুরু হয়ে গেছে বাকি প্রশ্ন থেকে গেল আপনাদের খাবার দাওয়া শুরু হয়ে গেছে সময় শেষ হতে যাচ্ছে আগামী সপ্তাহে প্রশ্নের উত্তর দেওয়া হবে বাকিগুলি ইনশাল্লাহ আমাদের কোন ভাই মৌখিক জিজ্ঞাসা করতে চাইছিলেন হ্যাঁ মায়ের জমি দিয়ে হজ করা এই জন্য বলে দেশের লোকেরা যে যেটা জমি তার আছে মানে তিনি যেটা প্রত্যেক সম্পত্তি পেয়েছেন সেটা হালাল তার জন্য আপনাদের যদি চাকরি হালাল টাকা হয় তাহলে কোনো দোষ নেই এক কথাই হারাম পয়সা দিয়ে যাতে হজ না করানো হয় এটি হচ্ছে উদ্দেশ্য জমি বিক্রি করা জরুরি না কেন জমি বিক্রি করবেন কথা কিন্তু এই জন্য বলা হয়েছে যে যাতে হালাল পয়সা দিয়ে হয় আর যেটা উনি বাবার কাছ থেকে পেয়েছেন সেটা হালাল বাবা কোথা থেকে জমি পেয়েছেন ওটা দেখা দেখি নাই কিন্তু উনি যেটা যেহেতু মানে বংশসূত্রে পেয়েছেন ওরা সাথে সেজন্য তার জন্য হালাল আপনি যদি আপনার চাকরি থেকে ইনকাম হালাল রুজি বা হালাল ব্যবসা করে দেন তাহলে সেটা হালাল এমন কি আপনি যদি হারাম লুকিয়ে কোন হারাম করেন আপনার মাথু জানেন না যে হারাম দিচ্ছেন সেটা ওর জন্য হালাল এটাও মনে রাখবেন ও সরাসরি হারাম খাচ্ছেন আর জানছেও না যে আপনি হারাম দিচ্ছেন যেই টাকা দিয়ে আপনি হজ করাবেন সেটা মায়ের জন্য হালাল যেমন এখানে খাবার দেওয়া হচ্ছে আপনার জন্য হালাল এমন এই খাবার চুরি করে আসলো হোটেল থেকে না পয়সা দিয়ে আসলো বোঝা গেছে ওটা দেখা দেখি না আপনার হালাল আপনার জন্য বেনামাজির জন্য যারা বলছেন কাফের তার দোয়া করতে নিষেধ করছেন কিন্তু তারপরেও আমাদের সমাজের লোকেরা বেনামাজিকে যেহেতু সহি মাসলা জানে না এবং বেশ কিছু আলমাদের ইখতলাফ রয়েছে সুতরাং বেনামাজিও যদি হয় আর আত্মীয় হয় বা তার কিছু ইসলামের খেদমত আছে হয়তো মুসলিমদের সেবা জবা করেছে তাদের জন্য দোয়া করেন আল্লাহ তুমি মাফ করে দাও মোনাফেকের জন্য আল্লাহ পাকের কাছে আল্লাহ আল্লাহ নবী দোয়া করেছেন আল্লাহ বলছেন সত্তর বার করে দোয়া করলে আমি মাফ করবো না তো যদি দোয়া করেন আল্লাহ ফাইসাল্লাহ থাকে জানাবেন আমাজিকে মাফ করবো না তাহলে আমার দোয়া আপনার দোয়া কিছু দোয়াতে কাজ হবে না কিন্তু দোয়া করেন আল্লাহ তুমি মাফ তোমার দরবারে যদি মাফের যোগ্য আল্লাহ তুমি মাফ করে দাও ক্ষমার যোগ্য হলে আল্লাহ তুমি ক্ষমা করে দাও কারণ হইতে পারে আল্লাহ রহমত হইতে পারে মাসলা ইখতলাফি রয়েছে আমাদের এক ভাই গিয়াসুদ্দিন ভাই এখানে নাইনটি ওয়ানে থাকেন আগে আসতেন নিয়মিত এখন হয়তো আসতে পারেন ওনার মা মারা গেছে আজকে টেলিফোন করেছিলেন আপনাদের কাছে দোয়া চেয়েছেন আল্লাহ পাক যেন জান্নাতবাসী করে তার মাকে আল্লাহ যেন কবর আজাব দূর করে দেয় আল্লাহ পাক যেন আখেরাত সুখী করেন আল্লাহ পাক যেন তাদের আত্মীয় স্বজনদেরকে আল্লাহ সান্ত্বনা দান করেন বেনামাজি বেঁচে আছে মারা গেছে বললাম তো মারা গেছে তখন আল্লাহ তুমি যদি তোমার ক্ষমা থাকে তুমি মাফ করে আল্লাহ তুমি রহম করো মাফ করে দাও হইতে পারে আল্লাহ মাফ করতে পারে দোয়া করবেন তারা অজ্ঞ জানতেন না ওরা আমাদের দেশের লোকেরা তাস খেলাকে অপরাধ মনে করে কিন্তু নামাজ ছাড়াকে অপরাধ মনে করে ঠিক না অথচ তাস খেলা যদি জুয়ার সাথে না হয় তো শুধু সময় নষ্ট করে এর বেশি কিছু না তাস খেলাকে আমাদের দেশে চরম বড় অপরাধ মনে করে কিন্তু বেনামাজি উঠানে বসে গান শুনছে বাজনা শুনছে আর ওইদিকে নামাজিরা নামাজ পড়ে আসছে রাস্তায় বসে আছে কিছুই বলার মতো ক্ষমতা নেই আর বলছেও না ছেলে নাতি আত্মীয় স্বজন বংশ মুরব্বী মুসল্লি একাই নামাজ পড়ে আসছে ওরা বসে আছে রাস্তার উপরে তাস খেলা বড় অপরাধ কিন্তু নামাজ ছাড়া বড় অপরাধ নয় অথচ নামাজ ছাড়া সিরকের মতো বড় অপরাধ খুনের চাইতে বড় অপরাধ জেনার চাইতে বড় অপরাধ জুয়া খেলার চাইতে বড় অপরাধ হারাম খাওয়ার চাইতে বড় অপরাধ নামাজ ছাড়া কিন্তু আমাদের মুসলিম সমাজ জানেন না ইন্ডিয়া বাংলাদেশ পাকিস্তানের জাহেল মানুষরা জানে না যে নামাজ ছাড়লে কত বড় পাপ হয় জি